মোহতারাম হাজরাত সদর জলসা উপস্থিত হজরত ওলামায় কেরাম পরম শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি কোরআন প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ বিশেষভাবে আজকের এই আজিমুসান ইসলামী ইজলাসে উপস্থিত বিভিন্ন মাদারেস বিভিন্ন মাদ্রাসা থেকে এখানে জমায়েত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ আজ জেলা শহর নরসিংদীর ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া মেয়রাজুল আলম বৌয়াকুর মাদ্রাসার আটত্রিশতম বার্ষিক মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে এটা যেমনিভাবে ভাবে বৌয়াকুর এলাকার মানুষের জন্য অত্যন্ত গৌরবের বিষয় তেমনিভাবে নরসিংদীর এই শহরবাসী নরসিংদীর এলাকাবাসী জেলার সকল মানুষের জন্যই এটি অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত বড় গৌরবের উপলক্ষ একটি মাদ্রাসা আটত্রিশ বছর পর্যন্ত জাতির খেদমতে অবদান রেখে যাচ্ছে ভূমিকা পালন করে যাচ্ছে শত শত নয় হাজার হাজার কোরআন এবং হাদিসের শিক্ষার্থীদের অন্তরের মধ্যে কোরআন সন্ন্যার আলো প্রজ্বলিত করে দেশ মানবতা এবং জাতির গঠনে ভূমিকা পালন করবার জন্য তাদেরকে কর্ম ময়দানে প্রেরণ করেছে এই জামিয়া আমি বিশ্বাস করি এই জামিয়া আপনাদের এই এলাকার সার্বিক উন্নতির লক্ষ্যে একটি অনবদ্য ভূমিকা পালন করেছে মোহতারাম হাজিরিন আজ এই জামিয়ার বিগত ষোলো বছরের শিক্ষার্থীদের পুনর্মিলনী হয়েছে সারাদিনে এই জামিয়া এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জন্য যে সোনার সন্তানদেরকে তৈরি করেছে যারা দেশ এবং জাতি মানবতার কল্যাণে নিরলস ভূমিকা পালন করছে স্বার্থ নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করছে তারা আজকে একত্রিত হয়ে নতুন করে আবার আগামী দিনে জাতি এবং মানবতার কল্যাণে দেশের কল্যাণে তারা কিভাবে আরো বেশি ভূমিকা পালন করতে পারে জামিয়ার পক্ষ থেকে তারা আরো নতুনভাবে অনুপ্রেরণা এবং নতুন দিক নির্দেশনা তারা অর্জন করেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা সকলেই দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন মেয়রাজুল আলম বৌয়াকুর এই জামিয়ার সোনার সন্তানদেরকে দেশ এবং জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে আরো বেশি বেশি ভূমিকা পালন করবার অবদান রাখবার তৌফিক দান করেন আজকের এই প্রেক্ষাপট এই জামিয়ার প্রেক্ষাপট এবং বর্তমান আমাদের মাদারেসে কৌমিয়া এই কৌমি মাদ্রাসাগুলোর দেশব্যাপী একটা বিশেষ প্রেক্ষাপট তৈরি হয়েছে কাজে এই জাতীয় প্রেক্ষাপটকে সামনে রেখে ছোট্ট একটি বিষয়কে আমি আপনাদের সম্মুখে আবার নতুন করে তুলে ধরতে চাই বিষয়ের শিরোনাম হল আসলে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী কোরআন সুন্না ভিত্তিক যেই শিক্ষা এখানে দেয়া হচ্ছে এই শিক্ষার দ্বারা এই শিক্ষার্থীদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এবং এই শিক্ষা ব্যবস্থার দ্বারা এই লক্ষ্য বা উদ্দেশ্য কি এই লক্ষ্য এবং উদ্দেশ্য যেমনিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সামনে স্পষ্ট থাকা উচিত তেমনিভাবে এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য দেশ জাতি এবং জনগণের সামনেও স্পষ্ট থাকা উচিত যদি উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকে তাহলে কেউ বলদ কিনে বলদের নিচ থেকে দুধের আশাও করতে পারে কারণ দেখতে দূর থেকে বলদ আর গায়ের মধ্যে কোনো পার্থক্য মনে হয় না কিন্তু কিনলেন আপনি বলদ যদি চান দুধ তাহলে দুধ তো পাবেন দূরের কথা পাবেন কিছু মুদ আর সঙ্গে বোনাস হিসেবে সেই বলদের কাছ থেকে কিছু লাত্তিয়া রুষ্টা খাওয়া ছাড়া কিছুই পাবেন না তার অর্থ এই না যে বলদের দ্বারা কোনো ফায়দা হবে না তা না কেউ আল্লাহ পাক রব্বুল আলমিন কিছু ফায়দা দেওয়ার জন্য সৃষ্টি করেছেন গাইকে আল্লাহ পাক রব্বুল আলমিন আরেকটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন গাই কিনে গায়ের কাছ থেকে গায়ের উদ্দেশ্য অর্জন করতে চাইতে হবে বলদ কিনলে বলদের কাছ থেকে বলকে বলদের লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল করতে চাইতে হবে মোহতারাম হাজরিন বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এই বিষয়টা আজকে আমাদের দেশ জাতি এবং জনগণ দেশের সরকার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ কর্ণধার দুনিয়ার অনেক কিছু তারা বুঝেন চীন জাপান ভারত পাকিস্তান সব তারা বুঝেন কিন্তু আসলে মাদারেসে কৌমিয়া কোরআন শূন্য ভিত্তিক শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্যটা তারা বুঝবার চেষ্টা করেন কিনা এই ব্যাপারে আমি যথেষ্টই সন্দিহান বুঝবার চেষ্টা করবেন তো করবেনই না আবার যদি আমরা বলতে যাই তো আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সেই গরজটাও তারা উপলব্ধি করেন না আমরা পরিষ্কার ভাষায় আমাদের কথা বলবো সেটা হলো এই আপনারা গরজ উপলব্ধি করেন বা না করেন আপনাদের কানের পর্দার ভিতরে সেই আওয়াজ কিভাবে পৌঁছে দিতে হয় সেই কণ্ঠস্বর আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বাড়িতে বসে থাকেন যার যার জায়গায় সচিবালয়ের চেয়ারে বসে থাকেন গঙ্গ গণভবন বঙ্গভবন আর সংসদে থাকেন ইনশাল্লাহ আমাদের এই পথে ঘাটের এই কথাগুলো আপনাদেরকে আজ না হোক কাল বুঝতে বাধ্য হতে হবে ইনশাল্লাহ তবে তাদেরকে বুঝানোর আগে আমাদের আমরাদের আমাদেরকে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কওমি মাদ্রাসার পরিচালকদেরকে কওমি মাদ্রাসাকে সকাল সন্ধ্যা যারা দান অনুদান দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যারা পরিচালনা করেন সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে আমাদের এই মাদ্রাসাগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্য কি মোহতারাম হাজরিন আল্লাহর কোরআন থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামের একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি এই আয়াতে কোরআনি এবং এই হাদিসে নবী উভয়টির উদ্দেশ্য বিষয়বস্তু এক ও অভিন্ন সেটা হলো কোরআনী তথা দিনই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য কি আল্লাহর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 প্রেরণ করেছেন কোরআন এবং সুন্নার উৎস হল অভিন্ন কোরআন এবং সুন্নার উৎস এক এবং অভিন্ন একই জায়গা থেকে একই উৎস থেকে দুটি নহর প্রবাহিত হয়েছে এর এক নহরের নাম হলো কোরআন আরেক নহরের নাম হলো সুন্না একটির নাম হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ আরেকটির নাম হলো সুন্নত রসুল্লাহ উৎসটা হলো ওয়াহি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয়েছে সেই ওয়াহি দুনিয়াতে মানুষের কাছে কালক্রমে দুইভাবে মানুষের নিকট পৌঁছেছে প্রবাহিত হয়েছে ওয়াহির একটা অংশ হলো কোরআন ওয়াহির আরেকটা অংশই হলো আল্লাহর নবীর হাদিস বা নবীর সুন্না কোরআন এবং সুন্নাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন বিশ্ব সভ্যতার মানদণ্ড হিসাবে বিশ্ব সভ্যতার মানদণ্ড হিসাবে দুনিয়ার মানুষ জীবনে যত কার্যক্রম পরিচালনা করবে তাদের ব্যক্তিগত জীবন তাদের পারিবারিক জীবন তাদের অর্থনৈতিক জীবন তাদের ব্যবসা বাণিজ্যের কাজকর্ম তাদের সমাজ রাজনীতি রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দুনিয়ার মানুষ যে যে ধরনেরই কার্যক্রম পরিচালনা করবে এই কাজগুলো যেন সরল এবং সঠিক পথে হয় সেই সরল এবং সঠিক পথের দিক নির্দেশক এবং মানদণ্ড হিসেবে আল্লাহ পাক কোরআন সুন্না নাজিল করেছেন বিষয়টাকে আমি ছোট্ট একটা দৃষ্টান্তের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমরা যারা দুনিয়ার জাগতিক শিক্ষা ব্যবস্থার সঙ্গেও পরিচিত আলহামদুলিল্লাহ এখন তো মানুষের মধ্যে শিক্ষা সচেতনতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি সাক্ষরতার হার অনেক বেশি আগে এক সময় মানুষ অনেকেই পড়াশোনা করত না সন্তানদেরকে পড়াশোনা করতে দিত না মনে করত যে পড়াশোনা করলে পয়সা খরচ তার চেয়ে বরং ক্ষেত খামারে কাজ করলে পয়সা লাভ কাজে দরকার কি পড়াশোনা করবার তুমি খেতে কাজ করো মিল ফ্যাক্টরিতে কাজ করো দোকানে কর্মচারীগিরি করো ছোটকাল থেকে বাপ মারা কাজে লাগায় দিত সন্তানদেরকে মনে করত যে পড়াশোনা করতে গেলে খরচ হবে কাজ করতে পারলে ইনকাম হবে কাজেই স্বাভাবিক ছোট্ট হিসাব থেকে তারা মানুষ সন্তানদেরকে পড়তে দিত না এখন মানুষের টেন্ডেন্সি পরিবর্তন হয়েছে মানসিকতার পরিবর্তন হয়েছে একটা গরিব মাতাও চিন্তা করে যে আমরা মূর্খ থেকেছি থেকেছি আমি রিক্সা চালাই আমি মানুষের বাড়িতে কাজ করি কিন্তু আমার সন্তান কিছু পড়ালেখা শিখুক এটা প্রত্যেকটা সন্তান পিতামাতার মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে কথা ঠিক যেই শিক্ষাই হোক স্কুলে পড়েন মাদ্রাসায় পড়েন যেখানেই পড়েন পড়াশোনা করা হয় তো পড়াশোনা করবার কারণে সকলেরই পড়াশোনার সাথে কিছুটা সম্পর্ক সন্তান যখন বাড়িতে পড়ে তো বাপ মাও তো কিছু দেখে দেখবেন যে সকল পাঠ্যপুস্তক তৈরি করা হয় পড়াশোনা করবার জন্য ধরেন স্কুলেরই একটা পাঠ্যপুস্তক ক্লাস থ্রি বা ক্লাস ফোরের বিশেষভাবে একটা পাঠ্যপুস্তকের কথা আমি বলি সেটা হলো গণিত গণিত শাস্ত্র ম্যাথমেটিক্সের একটা বই পাঠ্যপুস্তক যেটা ক্লাসে পড়ানো হয় লক্ষ্য করে দেখবেন আপনাদের ছেলে মেয়েরা ওই পাঠ্য ওই গণিত বই দেখে অঙ্কের বই দেখে অঙ্ক করে তারা গণিতের বই দেখে তারা অঙ্ক করে প্রতিদিন যখন তারা স্কুলে বা বিদ্যালয়ে যায় তখন শিক্ষক শিক্ষিকারা তাদেরকে কিছু অঙ্ক করায় দেয় কিছু অঙ্ক করায় দিয়ে আরো কিছু অঙ্ক তাদেরকে হোমওয়ার্ক বাড়ির কাজ হিসেবে দিয়ে দেয় শিক্ষার্থীদেরকে ছেলে মেয়েদেরকে বাড়িতে এসে সেই অঙ্কগুলো করতে হয় অঙ্কগুলো করে সঠিক অঙ্ক কষে তার ফলাফল নিয়ে পরের দিন আবার স্কুলে যেতে হয় এভাবেই পর্যায়ক্রমে একটা একটা চ্যাপ্টার একটা একটা অধ্যায় শেষ করে সারা বছরে যখন একটা ক্লাসের একটা বই একটা পুস্তক যখন একজন শিক্ষার্থী সমাপ্ত করে তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ একটা উল্লেখযোগ্য পরিমাণ জ্ঞান অর্জন হয় কথা ঠিক লক্ষ্য করে দেখবেন পাঠ্যপুস্তকগুলো যে রচিত হয় পাঠ্যপুস্তকগুলোর মধ্যে বিরাট অংশ জুড়ে এটার পড়ালেখা থাকে আর প্রত্যেকটা পাঠ্যপুস্তকের শেষ অংশে একটা বিভাগ থাকে যেটাকে বলা হয় উত্তরমালা একটা উত্তর মালা দেয়া থাকে পাঠ্যপুস্তকের শেষে সারা পাঠ্যপুস্তক জুড়ে থাকে অনুশীলনী আর সেই অনুশীলনীর সমাপ্তিতে থাকে হলো একটা উত্তরমালা এক একটা অনুশীলনীতে বিশটা পঁচিশটা পঞ্চাশটা অঙ্ক থাকে আর এই সমস্ত অঙ্কগুলোর উত্তর দেয়া থাকে উত্তরমালার মধ্যে উত্তরমালাটায় উত্তর দেওয়ার উদ্দেশ্যটা কি থাকে উদ্দেশ্য এই থাকে যে এক একজন শিক্ষার্থী অনুশীলনী থেকে নিয়ে এক একটা অঙ্ক করবে অঙ্ক করবার এক একটা প্রসেস আছে এক একটা পদ্ধতি আছে বীজগণিতের এক পদ্ধতি পাটিগণিতের আরেক পদ্ধতি জ্যামিতির এক পদ্ধতি ত্রিকোণমিতির আরেক পদ্ধতি প্রত্যেকটা পদ্ধতি অনুযায়ী সে অঙ্ক করবে অঙ্ক করবার পর একটা ফলাফল বের হবে কথা ঠিক এখন এই ফলাফলটা সঠিক হলো না বেঠিক হলো এটা এই শিক্ষার্থীর জানবার প্রয়োজন আছে যদি ফলাফলটা সঠিক হয় তাহলে শিক্ষার্থীর ভিতরে একটা আস্থা জন্ম নেবে যে আমি সঠিকভাবে করতে পেরেছি এবার আমি পরবর্তী অঙ্কটা করতে পারি আর যদি বেঠিক হয় তাহলে শিক্ষার্থী বুঝতে পারবে যে কোথাও আমার ভুল আছে তাহলে আমার ভুলটা কোথায় হলো আমাকে খুঁজে বের করতে হবে তাহলে সে আবার দ্বিতীয়বার চেষ্টা করবে দ্বিতীয়বার চেষ্টা করবার পর আবার একটা ফল বের হবে আবার উত্তরমালায় প্রদত্ত ফলাফলের সঙ্গে মিলাতে হবে যদি উত্তরমালায় প্রদত্ত ফলাফলের সঙ্গে শিক্ষার্থীর করা অঙ্কের ফলাফল মিলে যায় তাহলে তো মনে করা হবে যে তুমি সাকসেসফুল তুমি সফলতা লাভ করেছ এবার তুমি গো অ্যাহেড সামনে অগ্রসর হও আর যদি তোমার ফলাফল ভুল হয় উত্তর মালার সঙ্গে দ্বিতীয়বার না মিলে তাহলে ট্রাই এগেইন তুমি আবার চেষ্টা করো কারণ তোমার এখনো পর্যন্ত তোমার ফলাফল সঠিক হয় নাই এভাবে একবার নয় দুইবার নয় যতক্ষণ পর্যন্ত তোমার করা অঙ্কের ফলাফল উত্তর মালায় প্রদত্ত ফলাফলের সাথে না মিলবে ততক্ষণ পর্যন্ত তোমাকে চেষ্টা করেই যেতে হবে এটাই হলো জ্ঞান অর্জন করবার সরল এবং সঠিক পথ যদি এভাবে একজন শিক্ষার্থী অঙ্ক করলো ফল বের হলো উত্তর মালার ফলাফলের সাথে মিলায়ে মিলায়ে সে যদি তার পূর্ণ পুস্তকটা সমাপ্ত করতে পারে আশা করা যায় যে এই পুস্তক শেষ করবার পর তার একটা উন্নত মানের জ্ঞান অর্জন হবে এবং সে পরবর্তী ক্লাস পরবর্তী ধাপে জ্ঞান অর্জন করবার জন্য উপযুক্ত হবে এভাবেই পর্যায়ক্রমে সে উন্নতি করতে করতে একদিন সে অনেক উচ্চ শিক্ষিত হিসাবে দেশ এবং জাতির কল্যাণে সে ভূমিকা পালন করতে পারবে কথা ঠিক কিন্তু যদি ঘটনাটা এমন হয় কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমিও তো একটা ফলাফল বের করলাম এখন আমার ফলাফলের সঙ্গে উত্তরমালার ফলাফল মিলে নাই তো উত্তরমালার ফল মিলবার না না মিলবার কারণে সে নিজের ফলাফলটাকে পরিবর্তন করতে চায় না সে বলে যে আমি এত কষ্ট করে ফল বের করছি এটাকে আবার আমি পরিবর্তন করব কেন দ্বিতীয়বার করব কেন নিজের ফলাফলটাকে আপন জায়গায় ঠিক রাখলো রেখে উত্তরমালার ফলাফলকে কেটে দিয়ে নিজের ফলাফলের সঙ্গে মিলাই নিল মিলায় নিয়ে এবার দ্বিতীয় অঙ্ক সে করল দ্বিতীয়টাও উত্তর মালার ফলের সাথে মিলল না নিজের ফলাফল ঠিক রাখলো মালার ফলাফলকে পরিবর্তন করে দিল ওখানে নিজের ফলাফল উঠায় দিল এভাবে একটার পর একটা অঙ্ক করে উত্তর মালায় প্রদত্ত ফলের সাথে মিলে না তখন সে নিজেরটা ঠিক রাখে উত্তর মালারটা পরিবর্তন করে দেয় এভাবে করতে করতে সে বইটা পাঠ্যপুস্তকটা সমাপ্ত করল মোহতারাম হাজিরিন এখানে শিক্ষিত জ্ঞানী গুণী সুদীমহল আছেন আপনারা আমার প্রশ্নের জবাব দেন তো দেখি এইভাবে একটা বই শেষ করবার পর এই শিক্ষার্থীর জ্ঞানের কোনো উন্নতি হবে জ্ঞানের কোনো উন্নতি হবে তো দূরের কথা এইভাবে তুমি হাজারটা বই শেষ করতে পারবা তোমার জ্ঞানের উন্নতি হবে না বরং তুমি আরো বড় চরম মূর্খতার অন্ধকারে নিমজ্জিত হবা আর তোমার এই জ্ঞান অর্জন করার পদ্ধতি যদি তুমি সমাজের মধ্যে প্রয়োগ করবার চেষ্টা করো তাহলে আগে তো শুধু তুমি মূর্খ ছিলা এখন তোমার দ্বারা এই সমাজের সকল শিক্ষার্থীরা গণ্ড মূর্খ হিসেবে গড়ে উঠবে মোহতারাম হাজরিন পরিষ্কার ভাষায় শুনে রাখেন এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চা থাকবে কোনো আপত্তি নাই এই পৃথিবীতে সমাজ সামাজিকতার চর্চা থাকবে ভালো কথা এই পৃথিবীতে অর্থনীতি সমাজনীতি নিয়ে জ্ঞান গবেষণা হবে ভালো কথা এই পৃথিবীতে বিজ্ঞান এবং সায়েন্স টেকনোলজি নিয়ে গবেষণা হবে পড়াশোনা হবে ভালো কথা এই পৃথিবীতে সাহিত্য এবং দর্শন নিয়ে গবেষণা হবে চর্চা হবে ভালো কথা আল্লাহর এই জমিনের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে নানা রকম চর্চা হবে গবেষণা হবে ভালো কথা কিন্তু মনে রাখবেন মানুষের ব্যক্তিগত জীবন থেকে জ্ঞান গবেষণা শিক্ষা দীক্ষা মানুষের সভ্যতা সংস্কৃতি অর্থনীতি রাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সমাজ দর্শন এই সব কিছুর জন্য আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র কোরআন এবং নবীর শূন্য হলো মানদণ্ড আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাকে মানদণ্ডের জায়গায় স্থাপন করে রাখতে হবে এরপরে তোমার জ্ঞান গবেষণাকে কোরআনের মানদণ্ডে উত্তীর্ণ করতে হবে যদি আল্লাহর কোরআনের মানদণ্ডের সঙ্গে তোমার সভ্যতা মিলে যায় ওয়েলকাম যদি আল্লাহর কোরআনের নীতির সঙ্গে তোমার অর্থনীতি মিলে যায় কল্যাণকর আল্লাহর কোরআনের দেওয়া সমাজ নীতির সঙ্গে যদি তোমাদের সমাজ নীতি খাপ খেয়ে যায় ভালো কথা আল্লাহর কোরআনের দেওয়া রাষ্ট্রনীতির সঙ্গে যদি তোমার রাষ্ট্রনীতি মিলে যায় এটা মানবতার জন্য কল্যাণকর আল্লাহর কোরআনের আল্লাহর পয়গম্বরের নবীজির দেওয়া রাজনীতির আদর্শের সঙ্গে যদি তোমার রাজনীতির আদর্শ মিলে যায় এটা দেশ জাতি মানবতার জন্য কল্যাণকর আল্লাহর কসম খেয়ে বলি যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার এই মানদণ্ড অনুযায়ী তোমার সমাজ সভ্যতা দর্শন অর্থনীতি রাজনীতি না মিলে সেটা মানবতার জন্য ধ্বংস ছাড়া কিছুই উপহার দিতে পারবে না মোহতারাম হাজরিন সুতরাং দুনিয়াতে মনে রাখতে হবে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে কোরআন সুন্নাকে প্রেরণ করেছেন মানদণ্ড হিসেবে কোরআন সুন্নাকে প্রেরণ করেছেন আল্লাহ পাক মানদণ্ড হিসেবে মানদণ্ডকে তার আপন জায়গায় সাব্যস্ত রাখতে হবে বাকিগুলোকে মানদণ্ডের সঙ্গে তুলনা করে দেখতে হবে কথা ঠিক না ঠিক আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মধ্যে আমাদের জীবন সংক্রান্ত যেই তথ্য এবং নীতিমালাগুলো বর্ণিত হয়েছে সেগুলো তার আপন জায়গায় স্থাপিত থাকবে বাকি সব কিছুকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার সঙ্গে আমাদেরকে কম্পেয়ার করতে হবে কোরআন এবং নবীর সুন্নার সঙ্গে যতটুকু মিলবে আমাদের জ্ঞান গবেষণা ততটুকুই মানবতার জন্য কল্যাণ করবে আল্লাহ না করুন আল্লাহ না করুন দুনিয়ার মানুষের জ্ঞান বিজ্ঞান গবেষণা চিন্তা দর্শন তাদের নীতি পলিসি আল্লাহর কোরআন এবং নবীর শূন্য থেকে যতটুকুই ডিস্টেন্স এবং দূরত্বে থাকবে ততটুকুই মানবতার জন্য বিপর্যয় এবং ধ্বংস ডেকে আনবে ফালাউলা ফিরকাতিম মিনহুম ফিদ্দিন আল্লাহর কোরআন বলতেছে এই পৃথিবীতে একদল মানুষ এমন থাকতে হবে যাদের কাজ দুনিয়ার আয় রোজগার করা তাদের মূল কাজ হবে না দুনিয়ার ভোগ বিলাসিতা করা তাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য হবে না দুনিয়াতে বিশাল সম্পদ উপার্জন করা তাদের জীবনের মূল লক্ষ্য আর টার্গেট হবে না তাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য হবে আল্লাহর কোরআন এবং নবীর শূন্য থেকে মানব জীবনের মানদণ্ডগুলোকে অর্জন করা আর মানব জীবনের কোরআন এবং শূন্য থেকে অর্জিত মানদণ্ডগুলোকে সমাজের বিভিন্ন জায়গায় স্থাপন করা সমাজের যেই অংশটা কোরআন এবং শূন্যর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে সেই অংশটাকে হাতে ধরে পায়ে ধরে হাতে ধরে পায়ে ধরে কোরআন এবং সুন্নার পথের দিকে পরিচালিত করার জন্য আহ্বান করা হাতে ধরে পায়ে ধরে যদি না শুনে প্রয়োজনে ঘাড়ে ধরে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার পথে গোটা জাতিকে পরিচালিত করা এটাই হলো কোরআন এবং সুন্নার শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য একটি জাতিকে সঠিক পথে গাইড করা জাতির অনিবার্য বিপর্যয়ের হাত থেকে জাতিকে রক্ষা করা জাতির যে কোনো বিচ্যুতি থেকে জাতিকে রক্ষা করা দেশের মানুষগুলোকে জাতির মানুষগুলোকে আল্লাহর পথে পরিচালিত করা এবং যাবতীয় ভুল ভ্রান্তি থেকে তাদেরকে রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করা মোহতারাম হাজিরিন এই যে কিছু মানুষ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আইলেম অর্জন করবার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে তাদেরকে দেখে কেউ মনে করবেন না যে এরা এত কষ্ট করে এদের তো টাকা নাই পয়সা নাই দুনিয়ার ভোগ বিলাসিতা নাই সুতরাং এরা এমন কষ্ট কেন করে আল্লাহর কসম খেয়ে বলি তাদের এই কষ্ট দুনিয়ার ভোগ বিলাসিতা সম্পদ উপার্জন করবার জন্য নয় তাদের এই অক্লান্ত পরিশ্রম দুনিয়াতে মান মর্যাদা অর্জন করাও নয় তাদের এই সব পরিশ্রম এবং তাদের জীবন সাধনা হলো জাতি এবং মানুষকে মানবতাকে সরল এবং সঠিক পথের উপর অটল মজবুত রাখা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের কাছে এমন অসংখ্য অগণিত প্রমাণ রয়ে গেছে বিশ্ব ইতিহাসের প্রমাণ এই দুনিয়ার সভ্যতা এই দুনিয়ার জ্ঞান চর্চা এই দুনিয়ার বিজ্ঞান যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মানদণ্ডকে অনুসরণ করে চলেছে ততদিন পর্যন্ত বিজ্ঞান মানবতার কল্যাণ করেছে ততদিন পর্যন্ত শিক্ষা দীক্ষা জ্ঞান গবেষণা মানবতার কল্যাণ করেছে যেই মুহূর্ত থেকে আল্লাহর কোরআনের অনুসরণকে বাদ দিয়ে মানুষের জ্ঞান গবেষণা চিন্তা দর্শন ভিন্ন পথে পরিচালিত হয়েছে সেই মুহূর্ত থেকে মানবতার কল্যাণের পরিবর্তনে মানবতার ধ্বংস সাধিত হয়েছে এটা হলো প্রথম উদ্দেশ্য প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে জাতির জাগতিক উন্নয়নের কি হবে যেই কথা আমি বললাম সেই কথার দ্বারা তো বোঝা যায় যে মানুষকে সরল সঠিক পথে রাখলে মানুষ জান্নাতে যাবে দুনিয়ার সভ্যতা সংস্কৃতি অর্থনীতি রাজনীতিকে যদি কোরআন সুন্নার পথে পরিচালিত করা হয় তাহলে মৌলিকভাবে আমি বললাম দুনিয়ার যাবতীয় সভ্যতা মানবতা এটা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে এবার দ্বিতীয় আরেকটা কথা বলবো আমি যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মানুষের অন্তরের মধ্যে কোরআন এবং সুন্নার প্রতি যদি এই অটল বিশ্বাস মজবুত থাকে এবং সমাজের মধ্যে যদি কোরআন সুন্নার অনুসরণের প্রতি এই দৃঢ়তা মজবুত থাকে তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সেই সমাজ এবং সেই জাতি দুনিয়ার এবং পার্থিব বিবেচনায় বিশ্ব দরবারে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলবেন হুজুর কিভাবে ছোট্ট একটা কথার মাধ্যমে বিষয়টার দৃষ্টান্ত আমি দিব মোহতারাম হাজিরিন আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট থেকে একটি কথা আমি বলি আমরা স্কুল কলেজের বা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যাপকভাবে একটা কথা জানতে পারি এবং রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে ব্যাপক গণসচেতনতা তৈরি করা হয় একটা বিষয়ে বিষয়টা হলো যে আমাদের দেশের উন্নয়নের পিছনে সবচেয়ে বড় যে সমস্ত অন্তরায় বাধা তার মধ্যে একটা বড় অন্তরায় আর বাধা হলো কি পপুলেশন জনসংখ্যার হ্রাস জনসংখ্যার বিস্ফোরণ জনসংখ্যার বিস্ফোরণ বিপুল মানুষ অনেক মানুষের সংখ্যা আমাদের দেশে এটাকে সাব্যস্ত করা হয়েছে দেশের অর্থনৈতিক উন্নয়নের পিছনে বড় অন্তরায় কথা ঠিক এটা একেবারে ক্লাস ওয়ান থেকে এই বিষয় পড়ানো শুরু করা হয় যে মেইন প্রবলেম কি কয় পপুলেশন বড় সমস্যা কি কয় জনসংখ্যা ছোট্ট একটা দেশ এখানে তো জায়গা বাড়তেছে না দেশ বাড়তেছে না কাজে মানুষ যদি আরো বেশি বেড়ে যায় ভবিষ্যতে আমরা থাকবো কোথায় খাইব কি ঘুমাবো কোথায় এই সব চিন্তা নিয়ে তারা মহা টেনশনে এবং দুশ্চিন্তাগ্রস্ত এই জন্য প্রেসক্রিপশন কি প্রেসক্রিপশন হলো জনসংখ্যা কমাও জনসংখ্যা কিভাবে কমাবা জনসংখ্যা আগে শুনতাম ছেলে হোক মেয়ে হোক দুটি হলেই যথেষ্ট এখন নতুন স্লোগান হয়েছে ছেলে হোক মেয়ে হোক একটি হলেই যথেষ্ট সামনের পরবর্তী স্লোগান দিলে কি হবে স্বামী স্ত্রী দুইজন থাকলেই ভালো সন্তান না হওয়াই যথেষ্ট মোহতারাম হাজিরিন এইভাবে কমাইতে কমাইতে দুই থেকে একে আসছে এখন একে থেকে যে কোনো মুহূর্তে শূন্যের কোঠায় আমাদের যাওয়ার উপক্রম কথা ঠিক না বে ঠিক মোহতারাম হাজিরিন আমরা বলতে চাই আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আলোকে ইসলামী সভ্যতার আলোকে আজ একশো বছর যাবৎ ওলামাইকেরাম এই কথা বলছেন যে জনসংখ্যা কোনোদিন কোনো জাতির উন্নয়নের পথে বাধা এবং অন্তরায় হতে পারে না যদি তোমরা জনসংখ্যাকে যথার্থ অর্থে যদি রাষ্ট্রীয় সঠিক পলিসির আলোকে কোরআন সুন্নার দিক নির্দেশনা অনুযায়ী যদি জনসংখ্যাকে পরিচালিত করা হয় তাহলে এই জনসংখ্যা জনসংখ্যা থাকবে না এই জনসংখ্যা একটা দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় সম্পদে রূপান্তরিত হবে মোহতারাম হাজরিন তার ছোট্ট দৃষ্টান্ত হলো দুই দিন আগে আমাদের দেশে একটা দেশের একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট এসে ঘুরে গেলেন চায়নার রাষ্ট্রপতি আসলেন তার আগমনে গোটা ঢাকার শহর দুই দিন অচল করে দেয়া হলো চায়না আসলো এই চায়না আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি পপুলেটেড কান্ট্রি সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ দেড়শো কোটির উপরে জনসংখ্যা হলো চায়নায় কিন্তু চায়নার অর্থনীতির উন্নয়ন আজকে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে সারা দুনিয়ার মার্কেটগুলো তারা দখল করে নিয়েছে কিভাবে করেছে চায়না তার দেড়শো কোটি মানুষের তিনশো কোটি হাতকে কর্মের হাতে রূপান্তরিত করেছে আর এভাবেই ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট দখল আমেরিকার শিকাগো আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে নিয়ে শুরু করে আমার বাংলাদেশের প্রত্যন্ত চরাঞ্চল পর্যন্ত আমেরিকার ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিয়ে শুরু করে আপনার মাঝের স্বরের স্বরের মুদি দোকান পর্যন্ত চায়নার পণ্যে গোটা দেশ ছয় লাভ সারা পৃথিবী আজকে ছয় লাভ কথা ঠিক না বেঠিক আপনি একটা মুদি দোকানে গিয়ে দশ পয়সার একটা আলপিন কিনবেন আলপিন কিনে যদি আলপিনের প্যাকেটটা উল্টায় দেখেন তো দেখবেন সেখানেও লেখা মেড ইন চায়না শুধু মনে করবেন যে দশ পয়সার আলপিন বানায় না আবার যাবেন আমেরিকার ওয়াশিংটন ডিসির বিশাল ডিপার্টমেন্টাল স্টোরে মূল্যবান পণ্য কিনবেন উল্টে দেখবেন মেড ইন চায়না তারা আজকে তাদের হাতগুলোকে কর্মের হাতে রূপান্তরিত করেছে তাদের বিপুল জনসংখ্যা আজকে তাদের দেশের উন্নয়নের পিছনে অন্তরায় হয় নাই বরং তাদের জনসংখ্যাই তাদের দেশের উন্নয়নের পিছনে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে মোহতারাম হাজিরিন যদি অর্থনীতির উন্নয়নের কথাই বলো তাহলে তো আমরা কথা বলবো আমার সোনার বাংলাদেশে আল্লাহ আকরাবুল আলমিন অনেক রকম সম্পদ দিয়েছেন আমার এই বাংলার মাটির নিচে আল্লাহ আকরাবুল আলমিন মূল্যবান কয়লার খনি দান করেছেন আমাদের এই সোনার বাংলার মাটির নিচে আল্লাপাক কোন কোন অঞ্চলে তেলের খনিও স্বল্প পরিমাণে দিয়েছেন আমাদের এই বাংলার মাটির নিচে আল্লাপাক বিপুল পরিমাণ গ্যাসের খনির মজুদ রেখে দিয়েছেন এগুলো আল্লাহ প্রদত্ত সম্পদ তবে সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো এই এই জনপদে আল্লাপাক রব্বুল আলমিন বিপুল পরিমাণ মানব সম্পদ দান করেছেন মানুষ দিয়েছেন আল্লাহ পাক জনসংখ্যা দিয়েছেন দুনিয়ার সাধারণ জ্ঞান বিজ্ঞান এই জনসংখ্যাকে জাতির উন্নয়নের পথে অন্তরায় বলে সাব্যস্ত করতে চায় দুনিয়ার জ্ঞান আর বিজ্ঞান এই জনসংখ্যাকে উন্নয়নের পথে অভিশাপ বলে সাব্যস্ত করতে চায় আসো আমাদের কাছে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার আদর্শ তোমার হাতের সামনে তুলে ধরে আমরা প্রমাণ করে দেব এই জনসংখ্যা উন্নয়নের পথে অভিশাপ নয় বরং এই জনসংখ্যাই হতে পারে কোরআন সুন্নার স্পর্শে কোরআন সুন্নার আলোকে এই জনসংখ্যাই হবে উন্নয়নের আশীর্বাদ মোহতারাম হাজরিন বলতে পারেন জনসংখ্যা আবার উন্নয়নের পিছনে আশীর্বাদ হবে কিভাবে দোস্ত জনসংখ্যাকে যদি তোমরা বলো অভিশাপ আমরা বলবো যদি অভিশাপ হয়ে থাকে সেটা হলো দেশ এবং রাষ্ট্র পরিচালনার পলিসির ভুল যদি সঠিক পলিসি অবলম্বন করা হয় তাহলে এই জনসংখ্যা এটা অভিশাপ হবে না বরং এই জনসংখ্যা হবে আশীর্বাদ তবে সমস্যা হলো এক জায়গায় এই জনসংখ্যাটাকে জনসম্পদে রূপান্তর করতে হবে কিসে রূপান্তর করতে হবে জনসম্পদে রূপান্তর করতে হবে জনসম্পদ এটা আজকের আধুনিক বিশ্বে অত্যন্ত জনপ্রিয় একটা কথা জনসম্পদ যেটাকে বলা হয় হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স আজকের এই আধুনিক বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি স্লোগান এবং এই জন্যই দুনিয়ার জাতিগুলো আজকে প্রতিযোগিতা করছে হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য জনসম্পদের উন্নয়নের জন্য কোন দেশ আজকে আর জনসংখ্যাকে জনসংখ্যা রাখে না সব দেশগুলো তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে মোহতারাম হাজিরিন প্রশ্ন করতে পারেন যে হুজুর জনসংখ্যা কিভাবে জনসম্পদে রূপান্তর হয় জনসংখ্যা কিভাবে জনসম্পদে রূপান্তরিত হওয়া সম্ভব ও দোস্ত তার আগে শুধুমাত্র একটি কথা শুনে রাখুন জনসম্পদ একটা দেশ এবং জাতির জন্য উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার এই কথাটা শুধুমাত্র আমাদের কথাই নয় এই কথাটা শুধুমাত্র আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার থিওরি নয় বরং এটা এমন একটা বাস্তব চিরন্তন সত্য কথা আজকের পশ্চিমা সভ্যতা এই সত্য কথার বাস্তবতাকে তারা আমাদের আগেই উপলব্ধি করে নিয়েছে তারা আমাদের আগে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার এই তথ্যটাকে উপলব্ধি করেছে উপলব্ধি করে তারা আমাদেরকে লাগাই দিছে তোদের এলাকায় যেন জনসম্পদ না বাড়ে আর তারা কিন্তু নিজেদের এলাকায় জনসম্পদ বাড়ানোর পিছনে মনোনিবেশ করেছে আর তারা এই জনসম্পদটাকে একটা দেশের উন্নয়নের পিছনে মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স বলে তারা আখ্যায়িত করেছে কথা শুনুন একবিংশ শতাব্দীর greatest great industrialist in USA আমেরিকার একজন বড় শিল্পপতি মিস্টার ডেল কার্নেগি বলতেছেন keep away from me all my buildings factories money and materials but leave me my manpower I shall be able to rebuild my business empire in few years আমার সমস্ত মিল কলকারখানাগুলোতে আগুন ধরিয়ে দাও আমার কলকারখানার সমস্ত মেশিনারিগুলো তোমরা জব্দ করে নাও আমার সমস্ত জায়গা জমিগুলোকে তোমরা সিল করে দাও ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টগুলোকে তোমরা ফ্রিজ করে দাও আমার হাতের নগদ সমস্ত ক্যাশগুলো তোমরা আমার কাছ থেকে কেড়ে নাও সব কিছু কেড়ে নিয়ে শুধুমাত্র আমার জনসংখ্যা জনসম্পদটা আমার হাতে রেখে দাও I shall be able to rebuild my business empire in few years দুই থেকে চার বছরের মাথায় আমেরিকার মতো একটা বিশাল রাষ্ট্র তোমাকে আমি আবার নতুন করে উৎপাদনমুখী একটি প্রতিষ্ঠান উপহার দিতে পারবো মোহতারাম হাজির আসলে এই কথাই মানবতার উন্নয়নে দেশের উন্নয়নে টেকনোলজি ওই ভূমিকা রাখতে পারে না বিজ্ঞান ওই ভূমিকা রাখতে পারে না মিল কলকারখানা ফ্যাক্টরি ওই ভূমিকা রাখতে পারে না যেই ভূমিকা রাখতে পারে সত্যিকার একটি জনশক্তি জনসম্পদ প্রশ্ন হলো এই জনশক্তি জনসম্পদে রূপান্তরিত হয় কিভাবে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করবার জন্য প্রত্যেকটা দেশের মধ্যে একটা বিভাগ থাকে একটা মন্ত্রণালয় থাকে আমাদের দেশেও একটা মন্ত্রণালয় আছে যুব ও জনশক্তি উন্নয়ন মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় জনশক্তি উন্নয়ন মন্ত্রণালয়ে কিভাবে দেশের জনসম্পদকে উন্নয়ন করা যায় তার জন্য মন্ত্রণালয় আছে তার জন্য সচিব আছে তার জন্য ব্যাপক আয়োজন আছে আর আয়োজন করে তারা তিনটা বিষয়কে এর সঙ্গে তারা যুক্ত করেছে তিনটা বিষয়কে তারা লক্ষ্য করে দেশের জনসংখ্যাকে উন্নত করবার জন্য তারা চেষ্টা করতেছে তারা বলতেছে জনসম্পদের উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন হলো এডুকেশন শিক্ষার প্রয়োজন দুই নম্বর তারা বলতেছে জনসংখ্যার উন্নয়নের জন্য প্রয়োজন হলো ট্রেনিং প্রশিক্ষণের প্রয়োজন তিন নম্বরে তারা বলতেছে জনসংখ্যার জনসম্পদের উন্নয়নের জন্য এডুকেশন শিক্ষা ট্রেনিং প্রশিক্ষণের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ হাতে কলমে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন education training and skill development শিক্ষা প্রশিক্ষণ আর দক্ষতা বৃদ্ধি এই তিন শাখায় আজকে বিপুল পরিমাণ চেষ্টা করা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে কিন্তু মোহতারাম হাজরিন আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই শুধু শিক্ষা প্রশিক্ষণ আর স্কিল ডেভেলপমেন্টের দ্বারা সত্যিকার অর্থে কোনোদিনও জনশক্তি বৃদ্ধি পায় না জনসম্পদ বৃদ্ধি পায় না এই সব উন্নয়নের আগে আরেকটা উন্নয়নের প্রয়োজন যে উন্নয়নটার নাম হলো নৈতিকতার উন্নয়ন ইথিক্যাল ডেভেলপমেন্টের প্রয়োজন নৈতিকতার উন্নয়নের প্রয়োজন যতক্ষণ পর্যন্ত জাতির সন্তানদের মধ্যে নৈতিকতার উন্নয়ন তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত যত শিক্ষা যত দীক্ষা যত ট্রেনিং যত দক্ষতাই থাকুক না কেন জাতির উন্নয়নের পিছনে এই শিক্ষা এবং এই প্রশিক্ষণ ব্যবহার হবে না আমি বিভিন্ন সময় একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে শিক্ষা প্রশিক্ষণ সবই আছে কিন্তু যদি তার নৈতিকতার উন্নয়নটুকু না থাকে তাহলে সেই শিক্ষার সেই প্রশিক্ষণ মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণ আরো বেশি করবে বাস্তব দৃষ্টান্ত বুঝেন মনে করেন আপনার একটা দোকান আছে নরসিন্দি বাজারে আপনার দোকানে একজন ব্যক্তি নিয়োগ দিবেন আপনি একজন ম্যানেজারই ফর এক্সাম্পল একটা ম্যানেজার আপনি নিয়োগ দিবেন যেই ম্যানেজার নিয়োগ দিবেন ম্যানেজারের কাজ হলো আপনার দোকানকে দেখে শুনে সে রাখবে অ্যাডভার্টাইজমেন্ট আপনি করলেন বিজ্ঞাপন লাগাই দিলেন ম্যানেজার ওয়ান্টেড একজন ম্যানেজার চাই বিজ্ঞাপন লাগায় দিলেন আপনার বিজ্ঞাপন দেখে কয়েকজন পদপ্রার্থী আসলো চাকরি করবার জন্য দুইজন পদপ্রার্থীর কথা আমি একটু বলি মনে করেন বাকিদের কথা বাদ দেন দুইজনের মধ্যে দুইজনের একজন হলো এরকম যে তার শিক্ষাগত যোগ্যতাও খুব বেশি না তার ট্রেনিং যোগ্যতাও প্রশিক্ষণও খুব বেশি না অভিজ্ঞতাও খুব বেশি না কাজ মোটামুটি করতে পারবে ম্যানেজারি কাজ ম্যানেজারি কাজ মোটামুটি চালায় নিতে পারবে এই হলো তার যোগ্যতা সে বেতন ডিমান্ড করে আপনার কাছ থেকে পনেরো হাজার পক্ষান্তরে আরেকজন লোক শিক্ষাগত যোগ্যতাও তার বেশি প্রশিক্ষণ প্রাপ্ত তার চেয়ে বেশি এবং কাজের অভিজ্ঞতা এবং দক্ষতাও তার বেশি বাজারে তার সুনাম আছে যে এই ম্যানেজার যেই দোকানে বসে সেই দোকানে বেচা কিনি বেশি হয় ব্যবসা ভালো হয় এমন দক্ষ ম্যানেজার কিন্তু বেতন চায় সে প্রথম জনের চেয়ে তুলনামূলক আরো কম সে চায় পাঁচ পনেরো হাজার এ চায় মাত্র দশ হাজার এখন আপনি হিসাব করে দেখেন স্বাভাবিক হিসাব হলো এই দক্ষতা বেশি যোগ্যতা বেশি বেতন চায় কম আর ওর হলো দক্ষতা কম যোগ্যতা কম বেতন চায় বেশি মোহতারাম হাজরিন কিন্তু আরেকটা পার্থক্য আছে এই দুইজনের মধ্যে পার্থক্যটা হলো এই কম শিক্ষিত কম যোগ্যতা সম্পন্ন ম্যানেজার মাশাল্লাহ তার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হলো এই আমানতদারি আর বেশি দক্ষ বেশি শিক্ষিত বেশি যোগ্য ম্যানেজারের একটা সমস্যাই আছে বাকি সব তার ভালো মাথা থেকে পা পর্যন্ত তার সবটাই ভালো সামান্য একটু সমস্যা হলো দুই আঙ্গুলের প্রবলেম কয় আঙ্গুলের বাকি সব তার ঠিক বাকি হাত পায়ের আঙ্গুল বিশটা বাকি আঠারোটাই তার ঠিক আছে সমস্যা কয়টায় দুইটা আঙ্গুলে সমস্যা মাথা ঠিক আছে চেহারা ঠিক আছে হাত পাও সব ঠিক সমস্যা হলো মাত্র দুইটা আঙ্গুলে কি সমস্যা দুই আঙ্গুলে কি সমস্যা বেচাকিনি খুব হয় টাকা পয়সা অনেক আসে কিন্তু দুই আঙ্গুল দিয়ে কাস্টমারের টাকা মালিকের ক্যাশ বক্সে রাখার পরিবর্তে আঙ্গুল দুইটা খালি নিজের পকেটে ঢুকে যায় এইভাবে সে বিক্রি করে বেশি কাস্টমার বেশি বেচাকিনি বেশি প্রফিট বেশি কিন্তু টাকা শুধু দুই আঙ্গুল মালিকের ক্যাশ বাক্সে না গিয়ে নিজের পকেটে ঢুকে অপর পক্ষে দক্ষতা কম যোগ্যতা কম শিক্ষা পড়ালেখা কম কিন্তু মাসাল্লাহ তার আমানতদারি এই পরিমাণ জীবন যেতে পারে কিন্তু মালিকের একটা পয়সা তার অনুমতি ছাড়া কোনোদিনও মেরে খাবে না এবার বলেন তো দেখি এই দুইজন ম্যানেজারের মধ্যে যদি আপনি হিসাব করেন যে দক্ষতা বেশি যোগ্যতা বেশি এর শিক্ষাও বেশি দীক্ষাও বেশি ডিগ্রিও বেশি সবই তো তার বেশি অথচ বেতন সে চায় কম দশ হাজার এই হিসাব করে আপনি যদি দুই আঙ্গুলের সমস্যাওয়ালা চোরা ম্যানেজারকে আপনার দোকানে নিয়োগ দান করেন মোহতারাম হাজরিন হিসাব তো করবেন আপনি এই যে দক্ষ যোগ্য ম্যানেজার নিয়োগ দিছি ব্যবসা ভালো হয় মাঝে মাঝে দোকানে গিয়ে দেখেন কাস্টমারের ভিড় মনে মনে আপনি মন কলা খান যে আমার তো বিপুল পরিমাণ লাভ হচ্ছে বছর শেষে যদি আপনি দোকানে হিসাব করতে যান যে দেখবেন আমার বিশ্বাস আপনার দোকানের মধ্যে এখন লালবাতি জ্বলতেছে পানি দিয়ে কথা ঠিক না বেঠিক আপনার দোকানে লালবাতি জ্বলবে যুগের পর যুগ বাপ দাদার আমল থেকে তিলে তিলে যেই বিশাল প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছিলেন ব্যবসার সেই ব্যবসা প্রতিষ্ঠান এই একজন ম্যানেজারের দুর্নীতির কারণে লাটে উঠবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিশাল প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অল্প কয়েক দিনের মধ্যে মুখ তুবড়ে পড়বে কথা ঠিক না ঠিক কাজেই যদি আপনি এবার শুধুমাত্র এডুকেশনাল দক্ষতার দিকে দেখেন শিক্ষাগত যোগ্যতার দিকে দেখলেন শুধুমাত্র প্রশিক্ষণের দিকে নজর দিলেন শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দিলেন তার নৈতিকতার উন্নয়নের দিকে যদি আপনি নজর না দেন তাহলে এই ধরনের অতি শিক্ষিত অতি প্রশিক্ষণপ্রাপ্ত অতি দক্ষ ম্যানেজার সোরা ম্যানেজার আপনার বাপ দাদার চোদ্দ পুরুষের তিল তিল জমা করা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করবে মোহতারাম হাজিরিন ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই জাতির উন্নয়নের পিছনে দেশের উন্নয়নের পিছনে দেশের অর্থনৈতিক সামাজিক সর্বক্ষেত্রে উন্নয়নের পিছনে যেমনি ভাবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উন্নত মানের প্রশিক্ষণ প্রয়োজন এবং জনশক্তির কাজ কর্মের উন্নত দক্ষতা এবং স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন তার চেয়েও বেশি প্রয়োজন হলো সেই সমস্ত সরকারি আমলা কর্মকর্তা কর্মচারী সকলের নৈতিকতার উন্নয়ন যদি নৈতিকতার উন্নয়ন ছাড়া শিক্ষার উন্নয়ন থাকে যদি নৈতিকতার উন্নয়ন ছাড়া প্রশিক্ষণের উন্নয়ন থাকে যদি নৈতিকতার উন্নয়ন ছাড়া দক্ষতার উন্নয়ন থাকে তাহলে একজন অশিক্ষিত মানুষ একজন অদক্ষ মানুষ একজন প্রশিক্ষণহীন সাধারণ মানুষ সে হয়তো রাস্তাঘাটে মানুষের জুতা চুরি করবে সে হয়তো রাস্তাঘাটে মানুষের পকেট কেটে দুই চার পাঁচ হাজার টাকা চুরি করবে সে হয়তো মানুষের দোকানপাট বাড়িঘরের মধ্যে সিঁদুর কেটে সামান্য সম্পদ চুরি করবে এর চেয়ে বেশি চুরি করবার ক্ষমতা কোনো অশিক্ষিত মানুষের নাই এর চেয়ে বেশি চুরি করবার ক্ষমতা কোনো অদক্ষ মানুষের নাই কিন্তু আপনি ডবল ডক্টরে ট্রিপল এম এ ডিগ্রি দিয়ে দিলেন আপনি ইউরোপ আমেরিকা থেকে উন্নত মানের প্রশিক্ষণ করায় আনলেন স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আপনি উন্নত ডিজিটাল প্রযুক্তির সমস্ত উন্নত প্রশিক্ষণ দিয়ে তাকে আপনি গোটা দেশের পনেরো কোটি মানুষের কষ্টার্জিত সম্পদের সোনার চেয়ার বাংলাদেশ ব্যাংকের চেয়ারের মধ্যে আপনি তাকে বসালেন যদি তার অন্তরের মধ্যে খোদা ভীতি নামক নৈতিকতার উন্নয়ন না থাকে এই অতি শিক্ষিত অতি প্রশিক্ষণপ্রাপ্ত অতি দক্ষ এই ব্যক্তিটা এক রাতের মধ্যে ডিজিটাল চুরির মাধ্যমে গোটা দেশের জনগণের আট শত কোটি টাকা মুহূর্তে চুরি করে নিয়ে যাবে কাজেই দোস্ত কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলেই এ জাতির মধ্যে এমন কিছু হাফিজি হুজুর তৈরি করা যে সমস্ত হাফিজি হুজুররা সচিবালয়ে চাকরি করবেন না যে সমস্ত হাফিজি হুজুররা এদেশের অফিস আদালতে চাকরি দরখাস্ত নিয়ে ঘুরবে না কিন্তু সেই সমস্ত হাফিজি হুজুরদের দরবারে এসে সরকারের বড় বড় আমলা কর্মকর্তারা সোনার মানুষে রূপান্তর হবে কমি মাদ্রাসার উদ্দেশ্য হলো এদেশে কিছু শাইখে সন্দীপীর মতো আল্লাহ বুজুর্গ সন্তান সৃষ্টি করা কমি মাদ্রাসার উদ্দেশ্য হলো এদেশে আল্লামা আহমদ শফির মতো কিছু বুজুর্গ পয়দা করা কমি মাদ্রাসার উদ্দেশ্য হলো এদেশে কিছু আল্লামা শেখুল হাদিস আজিজুল হকের মতো কিছু সন্তান জন্ম দেওয়া কৌমি মাদ্রাসার উদ্দেশ্য হলো মরহুম পীর সাহেব চরমনায় সৈয়দ ফজলুল করিম জন্ম দেওয়া কৌমি মাদ্রাসার উদ্দেশ্য হলো এদেশে মুফতি ফজলুল হক আমিনের মতো সন্তান জন্ম দেওয়া কৌমি মাদ্রাসার উদ্দেশ্য হলো এদেশে কিছু শাইখে গৌহরপুরি জন্ম দেওয়া যারা সচিবালয়ে চাকরি করবে না যারা অফিস আদালতে চাকরি করবে না যারা চাকরির দরখাস্ত নিয়ে সরকারের দরবারে ঘুর ঘুর করবে না কিন্তু সরকারের সমস্ত ডিপার্টমেন্টাল চোর বাটপার মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তর করবে হাদিস হাজরিন কৌমি মাদ্রাসার উদ্দেশ্যটা খুব ভালো করে বুঝবেন কৌমি মাদ্রাসা একজন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে জন্ম দিয়েছেন মাদ্রাসা একজন শেখ ইলিয়াস তৈরি করেছে মাদ্রাসা একজন শাইখুল হাদিস জন্ম দিয়েছে মাদ্রাসা একজন আহমদকে জন্ম দিয়েছে মাদ্রাসা একটি কাকরাইল মসজিদ জন্ম দিয়েছে কৌমি মাদ্রাসা একটি নিজামুদ্দিনের মার্কাজ জন্ম দিয়েছে আর এক নিজামুদ্দিন গোটা পৃথিবীতে মানবতার কল্যাণের ইসলাহের বন্যা তৈরি করেছে মোহতারাম হাজরিন আমি বলবো পরিসংখ্যান নিয়ে দেখুন আমি বলবো পরিসংখ্যান দিয়ে নিয়ে দেখুন অনেকে আমাদের কাছে এসে প্রশ্ন করে যে হুজুর আপনাদের শিক্ষা ব্যবস্থাকে আরেকটু আপডেট করেন না কেন অনেকে এসে আমাদেরকে বলে যে হুজুর আপনারা মাদ্রাসাগুলোতে কি পড়ান জিজ্ঞাসা করি কি পড়াইতে হবে কয় আপনাদের মাদ্রাসা থেকে তো কোনো ডাক্তার তৈরি হয় না আপনাদের মাদ্রাসা থেকে তো কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় না আপনাদের মাদ্রাসাগুলো থেকে বড় বড় কোনো সায়েন্টিস্ট তৈরি হয় না আপনাদের মাদ্রাসাগুলো থেকে তো কোনো ডেন্টিস্ট তৈরি হয় না আপনাদের মাদ্রাসাগুলো থেকে তো কোনো পরমাণু বিজ্ঞানী সৃষ্টি হয় না পরিষ্কার ভাবে ভালো করে বুঝে রাখুন এদেশের কমই মাদ্রাসাগুলো সারা পৃথিবীর কোরআন সুন্নার প্রাণ কেন্দ্র মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ডাক্তার বানানোর জন্য মাদ্রাসা শিক্ষা নয় ইঞ্জিনিয়ার বানানোর জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নয় সায়েন্টিস্ট তৈরি করবার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নয় বৈজ্ঞানিক তৈরি করবার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নয় পারমাণবিক তৈরি করবার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নয় আকাশের পাইলট তৈরি করবার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নয় আটলান্টিক মহাসমুদ্রের নাবিক তৈরি করবার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নয় তবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা যেই শিক্ষা ছাড়া একজন ডাক্তার টাকাতে রূপান্তর হয় কমি মাদ্রাসা ভালোবাসা এমন এক আলোর নাম যে আলো ছাড়া একজন একজন বৈজ্ঞানিক সে মানবতার ধ্বংস সাধন করে কমি মাদ্রাসা এমন এক আলোর নাম যে আলো সমাজের মধ্যে বিকিরিত না হলে এই সমাজের সমস্ত ইঞ্জিনিয়াররা রডের জায়গায় বাঁশ দিয়ে জাতীয় রাস্তা ঢালাই দিয়ে গোটা দেশের বারোটা বাজার মোহতারাম হাজরিন কতগুলো পরিসংখ্যান শুনবেন আমাদের কাছে কতগুলো পরিসংখ্যান শুনবেন আমাদের কাছে আমরা এমন অসংখ্য ডাক্তারের নাম জানি যাদেরকে এই সমাজ ডাক্তারের চেয়ে ডাকাত বলতে বেশি স্বাচ্ছন্দ্য উপলব্ধি করে আমরা এমন ডাক্তারের নাম জানি যে ডাক্তার একজন মুমূর্ষ একজন প্রেগনেন্ট একজন অন্তঃসত্ত্বা মাকে ব্ল্যাকমেইল করে একজন মায়ের পেটের উপর দিয়ে অস্ত্রপাচার চালায় মায়ের উপর অস্ত্র চালানোর জন্য তারা আতঙ্ক সৃষ্টি করে যে তাড়াতাড়ি বলেন রুগীর অবস্থা কিন্তু সিরিয়াস এই মুহূর্তে তার সিজার অপারেশন করতে হবে সিজারিয়ান যদি না করেন তাইলে কিন্তু আমাদের দায়িত্ব নাই এই কথাটা বলেই রুগীর আপনজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয় ডাক্তার যখন বলে যে আমাদের দায়িত্ব নাই তখন তো তখনই রুগীর আপনজন ভয়ে ভীত সন্ত্রস্ত বলে যে না ডাক্তার সাহেব যা লাগে তাই করেন কয় তাড়াতাড়ি দশ হাজার টাকা আনেন দশ হাজার টাকা দিয়ে তার সিজারিয়ান অপারেশন করে দেয় অথচ গভীরভাবে খবর নিলে দেখা গেল অন্তঃসত্ত্বা মায়ের সব এভরিথিং ওয়াজ ওকে সব ঠিকঠাক ছিল তার প্রেগনেন্সির অবস্থা ছিল নর্মাল স্বাভাবিক ডেলিভারি হয়ে এক তার সন্তান সুন্দরভাবে পৃথিবীর আলো বাতাস দেখবার মতো অবস্থায় ছিল এই মায়ের পেটের মধ্যে কোনোদিন ডাক্তারের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল না কিন্তু কেস হলো এই স্বাভাবিক ডেলিভারি হলে বিল আসবে মাত্র দুই হাজার আর যদি অপারেশন করা যায় বিল আসবে বারো হাজার দশটা হাজার টাকার জন্য আমার এক বোনের পেটের উপর দিয়ে অস্ত্রটা চালায়ে সারা জীবনের জন্য তুমি তার একটা বিরাট ক্ষতি করে দিলাম এমন ডাক্তার যারা আছে আমি এ কথা বলবো না যে ভালো ডাক্তার নাই অবশ্যই ভালো ডাক্তার আছে বলেই এখন আসমানটা মাথার উপরে আছে অবশ্যই তার পেশার প্রতি রুগীর প্রতি হান্ড্রেড পার্সেন্ট কেয়ারফুল রাখবার মতো আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করবার মতো ডাক্তার অবশ্যই আছে তবে কিছু ডাক্তার চেয়ে ডাকাতের চেয়েও আরো ভয়ঙ্কর কথা অস্বীকার করবার উপায় নাই মোহতারা হাজরিন এমন অসংখ্য আমরা এমন অসংখ্য আমরা ইঞ্জিনিয়ারের কথা জানি দেশের কোটি কোটি সম্পদ টাকা খরচ করে বিশাল কালভার্ট ব্রিজ তৈরি করা হয় যেই ব্রিজের মেয়াদ থাকবার কথা কম করে হলো একশত বছর দশ বছর যাওয়ার আগেই দেখা যায় নিচ থেকে সব খসে খসে পড়তেছে সাইনবোর্ড লাগাতে হয় ঝুঁকিপূর্ণ সেতু আসতে চলেন এরপরে সাইনবোর্ড লাগায় বড় যানবাহন চলা নিষেধ এরপরে সাইনবোর্ড লাগায় কোনো যানবাহন উঠা নিষেধ মহতারাম হাজরিন অথচ এই কালভার্ট এই ব্রিজ এদেশের জনগণের সম্পত্তি তৈরি হওয়া একশত বছর পর্যন্ত এর মেয়াদ থাকবার কথা কিন্তু ঘটনাচক্রে ঘটেছে কি যেখানে দেওয়ার কথা ছিল একশো বস্তা সিমেন্ট একশো বস্তার জায়গায় পঞ্চাশ বস্তা মেরে খেয়েছে ইঞ্জিনিয়ার আর বাকি পঞ্চাশ বস্তার জায়গায় মেরেছে পঞ্চাশ বস্তা আপনার কি বলে বালু বালুর আধিক্যের কারণে আপনার সেই ব্রিজ সেই কালভার্ট তার প্রকৃত শক্তি পায় নাই আর আজকে তো ওপেন সিক্রেট বিভিন্ন জায়গায় রডের জায়গায় বাঁশ দিয়ে পর্যন্ত ঢালাই দেওয়া হচ্ছে এমন ইঞ্জিনিয়ারের অভাব নাই ভালো ইঞ্জিনিয়ার নাই সে কথা আমি অস্বীকার করব না ভালো ইঞ্জিনিয়ার দায়িত্বশীল অবশ্যই আছেন কথা ঠিক না বেঠিক কিন্তু প্রশ্ন হলো যারা ভালো হয়েছেন কিভাবে ভালো হলেন দায়িত্ববান ডাক্তার কিভাবে ডাক্তার হলেন খবর নিয়ে দেখেন এদেশে আমাদের গর্ব করবার মতো ডাক্তার আছেন ডক্টর দিন মোহাম্মদ এদেশে আমাদের অহংকার করবার মতো ডাক্তার আছেন ডাক্তার এম আর খান এদেশে আমাদের গৌরব করবার মতো ডাক্তার আছেন ডাক্তার এস আর খান তাদের ইতিহাস তালাশ করে দেখলে মনে করবেন যে ডাক্তার M R Khan S R খানরা সোনার মানুষের রূপান্তর হয়েছে এক কাকরাইলের সহবতে এদেশের ইঞ্জিনিয়ার হামিদুর রহমানেরা ইঞ্জিনিয়ার হামিদুর রহমান হয়েছেন গোটা দেশের মানুষের মুখ উজ্জ্বল করা ইঞ্জিনিয়ারিং পেশার দ্বারা দেশের সেবা তারা করে যাচ্ছেন কিন্তু ইঞ্জিনিয়ার হামিদুর রহমান মানবতার সন্ধান পেয়েছেন হাফিজ হুজুরের খানকা থেকে কাজেই দোস্ত আমরা বলতে চাই কাজেই মেডিকেল কলেজ থেকে যেমন ইঞ্জিনিয়ার তৈরি হয় না ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তার তৈরি হয় না বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বুয়েট থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তার বের হয় নাই ঢাকা মেডিকেল কলেজ থেকে আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় নাই দোস্ত প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার তৈরি করা নয় নয় বরং আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হল যে ধোকাবাজ বাটপার ইঞ্জিনিয়ারদেরকে জাতির প্রতি দায়িত্বশীল আমানতদার ইঞ্জিনিয়ার রূপান্তর করা আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ডাক্তার তৈরি করা নয় বরং মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা ডাক্তার হিসেবে বের হয়ে আসতেছে তারা যেন মানুষের কল্যাণে ডাকাতের ভূমিকায় অবতীর্ণ না হয়ে প্রকৃত মানবতার কল্যাণে ডাক্তার হিসেবে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে তার অন্তরের মধ্যে টাকার ভালোবাসার চেয়ে আল্লাহর কে গালেব করে দেওয়া কওমি মাদ্রাসার উদ্দেশ্য মোহতারাম হাজরিন সুতরাং আমি আমার এলাকাবাসী কওমি মাদ্রাসাগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আমরা কথাই বলবো আপনারা মাদ্রাসার কল্যাণ করবেন মাদ্রাসায় সদকা করবেন আবার অনেকে আমাদেরকে টিপ্পনি কাটে টিটকারি করে আমাদের সঙ্গে যে মাদ্রাসায় বড় জাকাতার ফেতরা খাও তোমরা আর কতকাল জাকাত ফেতরা খাওয়া তোমরা কতকাল মানুষের দান খয়রাতের উপর ভিত্তি করে মাদ্রাসা পরিচালনা করবা এরকম টিটকারিও মারে কিছু ব্যক্তি কথা ঠিক না বেঠি আমি বলতে চাই কোন শিক্ষা ব্যবস্থাকে আমার অপমান করা অসম্মান করা অথবা কাউকে হেয় প্রতিপন্ন করা আমার উদ্দেশ্য নয় কিন্তু যখন আমাদের সঙ্গে কম্পেয়ার আর আমাদের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ তোমরা আমাদেরকে করতে বাধ্য করলা তখন আমিও যদি তোমাকে প্রশ্ন করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় চলে কার বাপের টাকায় আমিও প্রশ্ন করব তোমার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চলে কার দাদার টাকায় আমারও প্রশ্ন করবার অধিকার আছে ঢাকা মেডিকেল কলেজ থেকে যারা ডাক্তারি পাশ করে বের হয় ওরা কার বাপের টাকায় পড়াশোনা করে বের হয় মোহতারাম হাজরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সন্তান সন্তান পড়াশোনা করে প্রত্যেকটা সন্তানের পড়াশোনা করবার পিছনে আমি আর আমার বাবার অবদান আছে মেডিকেল থেকে যারা পড়াশোনা করে বের হয় প্রত্যেকটা ডাক্তার তৈরি করবার পিছনে আমাদের গ্রাম বাংলার আটষট্টি হাজার গ্রামের মেহনতি কৃষক শ্রমিক মজদুরের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা আছে আমাদের কাছ থেকে ট্যাক্স অর্জন করো আমরা মাথার ঘাম পায়ে ফেলে ধান উৎপাদন করি সেই ধান বাজারে বিক্রি করতে করতে গেলে আমাদের কাছ থেকে ট্যাক্স নাও আমরা মেহনতি মানুষ আমরা আমাদের খেটে খাওয়া মজদুর মানুষগুলো জীবন জীবিকার সন্ধান করবার জন্য এক প্যাকেট লবণ কিনে সেই লবণ থেকে তোমরা পনেরো পার্সেন্ট ভ্যাট কেটে নাও আমার গরিব দুঃখী মেহনতি মানুষগুলো যখন এভাবে উপার্জন করে প্রত্যেকটা গরিব দুঃখী অনাথ মানুষের কাছ থেকে প্রতিদিন এভাবে টাকা কেটে নিয়ে নিয়ে বিশাল টাকার সম্পদ তোমরা গড়ে তোলো আর আমাদের জনগণের সেই টাকা দিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সন্তানগুলো লালিত আর পালিত হয় তোমরা জোর করে কেটে নাও পার্থক্য হলো এই তোমরা জোর করে কেটে নাও তোমরা ভ্যাটের আকারে কেটে নাও তোমরা ট্যাক্সের মতো করে কেটে নাও জোর করে গরিবের কাছ থেকে কেটে নিয়ে তোমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করো আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো কারো কাউ কাছ থেকে জোরপূর্বক টাকা উসুল করে না বরং প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মাদ্রাসা পরিচালিত হয় কাজেই জাকাত শুধু আমরা খাই না তোমরাও ট্যাক্সের পয়সা খাও দান খয়রাত শুধু আমরাই খাই না তোমরাও আমার গরিব দুঃখী মানুষের মাথার কাম পায়ে ফেলানো পয়সার এক অংশ দিয়ে তোমরাও পড়ালেখা করো কাজেই দেশের জনগণের পয়সা দিয়েই জনগণের সন্তানরা লালিত পালিত হবে এতে লজ্জার কোনো বিষয় নাই আমার এবং আপনার সম্পদ দিয়ে আমাদের আগামী দিনের প্রজন্ম তৈরি হবে এটা জাতির পবিত্র আমানত এতে কমই মাদ্রাসার কোনো হেয় প্রতিপন্ন হওয়ার বিষয় নাই মোহতারাম হাজরিন কাজে বিষয়টা পরিষ্কার বুঝে নিবেন বিভিন্ন আপনার এই ধরনের শয়তানি কুমন্ত্রণার মাধ্যমে শয়তানি কুমন্ত্রণার মাধ্যমে নানা ধরনের ওয়াসওয়াসা সৃষ্টি করার মাধ্যমে কৌমি মাদ্রাসার সন্তানদের অন্তরের ভিতরে নিজেদের সম্পর্কে একটা হীনমন্যতা তৈরি করবার আজকে ষড়যন্ত্র চলছে হীনমন্যতা তৈরি হওয়ার কোনো সুযোগ নাই অন্তরের মধ্যে হীনমন্যতার স্থান দেওয়ার কোনো সুযোগ নাই পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই কেউ যদি মনে করেন যে আপনার টাকার পয়সা দিয়ে এদেশে যে সকল মাদ্রাসাগুলো পরিচালিত হয় তারা জাতির কোনো কল্যাণে ভূমিকা পালন করছে না তারা জাতির উন্নয়নের পিছনে কোনো ভূমিকা পালন করছে না বলে দিচ্ছি আগামীকাল থেকে আপনার এক পয়সা কোনো মাদ্রাসায় দেওয়ার প্রয়োজন নাই বন্ধ করে দেন আপনাদের দান সৎকা ইনশাল্লাহ আল্লাহ পাক এ মাটিতে এমন সন্তান জন্ম দিবে যারা নিজেদের পেটে পাথর বেঁধে দেশে কোরআন শূন্য ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রচেষ্টাকে জারি রাখবেন মোহতারাম হাজরিন কথা ঠিক নেবে ঠিক কৌমি মাদ্রাসার ইতিহাস পড়েন আঠারোশো ছেষট্টি সালে দারুলুম দেবন প্রতিষ্ঠিত হয়েছিল দারুলুম দেবন আমাদের নারীর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোন ফুল বিছানো পথে জন্ম নেয় নাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোনো অনুদানের উপর ভিত্তি করে জন্ম নেয় নাই কোন দল বা কোন মতবাদের মানুষের আশীর্বাদের ভিত্তিতে আল্লাহর করেন এবং নবীর সুন্নার শিক্ষা প্রতিষ্ঠান দারুলুম দেওবন জন্মগ্রহণ করে নাই দারুলুম দেওবন্দের জন্মের সময় তাকে সম্ভাষণ জানানোর জন্য লাল গালিচার সংবর্ধনা ছিল না দারুলুম জন্ম ফুল বিছানো পথে নয় বরং নিজেদের বুকের রক্ত দিয়ে রঞ্জিত দারুলুম জন্ম দারুলুম জন্ম হয়েছে বালাকোটের ময়দানে নিজের বাপ দাদার তপ্ত খুনের উপর ভিত্তি করে দারুলুমের জন্ম হয়েছে দেওবন্দের জন্ম হয়েছে রাতের অন্ধকারে আল্লাহওয়ালা বুজুর্গদের চোখের পানির স্রোতের উপর বইয়ে দারুলুম দেওবন্দের জন্ম হয়েছিল এদেশের সত্যিকার ইমানদার কিছু আল্লাহওয়ালা বুজুর্গদের মাথার ঘাম পায়ে ফেলানো পরিশ্রম ঘাম চোখের পানি আর বুকের রক্তের সংমিশ্রণে মোহতারাম হাজরিন আজ দেড় শত বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশে দেওবন্দের সন্তানেরা জন্ম দিয়েছে অনেক ইতিহাস দেওবন্দের সন্তানেরা জন্ম দিয়েছে অনেক সোনালী ঐতিহ্য দাবন্দের সন্তানেরা দেড় শত বছর পর্যন্ত জাতির অতন্দ্র প্রহরী হিসেবে তারা ভূমিকা পালন করেছে ইতিহাস সাক্ষী জাতির বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে দারুলুম দেওবন্দের সন্তানেরা অতন্দ্র প্রহরী হিসেবে তারা ভূমিকা পালন করেছে ইতিহাস পড়ুন আঠারোশো ছেষট্টি সালে দারুলুম জন্ম নিল উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদেরকে লাল বেনিয়াদেরকে তাদেরকে তাদের হাত থেকে এদেশের আজাদিয়ার স্বাধীনতাকে অর্জন করবার জন্য এক সাগর রক্ত উপহার দিয়ে রক্তের সাগর পানি দিয়ে এদেশের মানুষের হাতে স্বাধীনতার সূর্য এনে দিয়েছে মোহতারাম হাজিরিন দারুম জবন জন্ম দিয়েছে যখন এদেশের মুসলমানেরা আল্লাহকে ভুলে গিয়েছিল নামাজ কি জিনিস ভুলে গিয়েছিল কালেমা কি জিনিস ভুলে গিয়েছিল মুসলমানেরা যখন হিন্দুয়ানি পদ্ধতিকে আঁকড়ে ধরছিল মুসলমানেরা যখন হিন্দুদের পূজার মতো অরস করতে আরম্ভ করেছিল তখন সেই মুসলমানদেরকে আবার ইসলামের পথে ফিরিয়ে আনবার জন্য দারুল রুমের এক সূর্য সন্তান মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী তবলিক জামাতের কাজের সূচনা করেছিলেন মোহতারাম হাজরিন কাজেই এভাবে আল্লাহওয়ালা শেখ থানবী রহমতুল্লাহ আলহের দরবার থেকে এই বাংলার মাটিতে এসেছিলেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এসেছিলেন পীরজি হজুর হাজি আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই এসেছিলেন হজরত হাফিজ হজুর জিন্দাবলী আলী হজুর রহমতুল্লাহ আলাই তারা এদেশের মাটিতে এসে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া থেকে নিয়ে শুরু করে ঢাকার আশরাফুল বড় বড়কাটরা জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসা সহ এদেশে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করে করে এই মেয়েরাজুল বৌবাকুর মাদ্রাসার মসজিদে লালবাগের সন্তান মরহম আব্দুল কফার সাহেব রহমতুল্লাহ আলাই দিনের পর দিন এসে এই এলাকার মানুষের অন্তরের মধ্যে কোরআনের নূর প্রজ্বলিত করেছে কাজেই মোহতারাম হাজির এই মাদ্রাসাগুলোর ইতিহাস এবং ঐতিহ্য মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্যকে মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলোর লক্ষ্য এবং উদ্দেশ্যকে মনে রাখতে হবে হীনমন্যতাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই মাদ্রাসার কোনো ছাত্র হীনমন্যতায় ভুগবে না মাদ্রাসার কোনো শিক্ষক হীনমন্যতায় ভুগবে না মাদ্রাসার কোনো কল্যাণকামী কমিটির সদস্য দাতা সদস্য হীনমন্যতায় ভুগবার চেষ্টা করবেন না মনে করবেন না যে মাদ্রাসাগুলো জাতির বোঝা তৈরি করে মনে করবেন না যে মাদ্রাসাগুলো জাতির আপনার বিভিন্ন ধরনের তাদের তাদের বিভিন্ন দান দক্ষিণা এবং তাদের করুণার শিকার মাদ্রাসাগুলো কারো করুণার ভিকারি নয় মাদ্রাসাগুলো কারো করুণার ভিকারি নয় মাদ্রাসাগুলো কারো করুণার ভিকারি নয় বরং মাদ্রাসার সন্তানেরা এদেশের শ্রেষ্ঠ সন্তান জন্ম দেওয়ার জন্য তাদের অধিকার নিয়ে চলাফেরা করে মোহতারাম হাজরিন যারা মনে করেন যে আপনার করুণা ছাড়া মাদ্রাসা চলবে না আপনি করুণা না করলে এদেশে কোরআন সুন্নার শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে আমি আপনাকে সবিনয় অনুরোধ করব আপনার চিন্তাকে আপনি দুরুস্ত করে নেন আপনার চিন্তাকে আপনি দুরুস্ত করে নেন আমরা করুণার পাত্র হিসেবে দেশে থাকি না বরং আমরা বলতে চাই এদেশের জাতীয় অর্থনীতির উন্নয়নের পিছনে সবচেয়ে বড় অবদান এদেশের কবি মাদ্রাসার বলবেন হুজুর অর্থনীতির পিছনে আপনাদের অবদান কি আমাকে আবার সেই কথার স্মরণ করা দিতে হচ্ছে যে কথা একটু আগেই আমি বলেছি আমার দেশের অর্থনীতির উন্নয়নের পিছনে সবচেয়ে বড় অন্তরায় যেটা তার সবচেয়ে বড় নাম হলো দুর্নীতি কি নাম দুর্নীতি হলো আমার দেশের অর্থনীতির উন্নয়নের পিছনে সবচেয়ে বড় বাধা দুর্নীতির পরিসংখ্যান শুধুমাত্র দুই হাজার তেরো অর্থ বছরের দুর্নীতির পরিসংখ্যান আমার মনে আছে সেই দুর্নীতির পরিসংখ্যানটাও আপনার দুর্নীতিগ্রস্ত দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট দুর্নীতিগ্রস্ত দুর্নীতি দমন কমিশনের রিপোর্ট হলো শুধু এক দুই হাজার তেরো সালে আমার সোনার বাংলাদেশে দুর্নীতির কারণে শুধুমাত্র দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে সাড়ে বারো হাজার কোটি টাকা এক বছরে দুর্নীতির কারণে ক্ষতি হয়েছে কত সাড়ে বারো হাজার কোটি টাকা এই দুর্নীতি করেছে এদেশের ইমাম সাহেবরা এই দুর্নীতি করেছে এদেশের মসজিদের মুসল্লিরা এই দুর্নীতি করেছে এদেশের খেটে খাওয়া মজদুর মেহনতি কৃষক শ্রমিক মজদুরেরা এই দুর্নীতিগুলো করেছে সরকারের বড় বড় আমলা কর্মকর্তারা মোহতারাম হাজিরিন এই দুর্নীতিটাকে যদি শুধু বন্ধ করা যায় দুর্নীতির প্রকৃত চিত্র তো উঠে নাই সামনে দুর্নীতিগ্রস্ত কমিশন ছিল বলেই সাড়ে বারো হাজার কোটি টাকার হিসাব এসেছে যদি দুর্নীতিহীন কমিশন হতো তাহলে এই রিপোর্টটা আসতো কমপক্ষে আড়ে তিন গুণ তিন বারং ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে দুর্নীতিবাজারা মোহতারাম হাজরিন আমরা বলতে চাই এই দুর্নীতির লাগাম টেনে ধরো বাংলাদেশটা পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে গোটা দেশ গোটা জাতির কপালের মধ্যে কলঙ্কের তিলক লেগে গেছে কথা ঠিক না বেঠিক আজ বিশ্ব দরবারে আমরা মাথা উঠাতে পারি না চেহারা দেখে মুখ দেখাতে পারি না আমাদেরকে বলে তোমরা পাঁচবারের দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন দেশের নাগরিক মোহতারাম হাজরিন এটা আমাদের জন্য কলঙ্কের বিষয় কথা ঠিক না কাজেই এই দুর্নীতির হাত থেকে যদি জাতিকে মুক্ত করতে চাও জাতির সরকারি বড় বড় আমলা কর্মকর্তা সচিব উপসচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সহ দেশের প্রথম স্থান দ্বিতীয় স্তরের যে সমস্ত কর্মকর্তারা আছে গেজেটেড অফিসার যারা আছে ফার্স্ট ক্লাস অফিসার আছে তাদের সকলের অন্তরের মধ্যে খোদার ভয় তাকবা এবং আখরাতের ভয় তৈরি করবার পরামর্শ গ্রহণ করো যদি তাদের অন্তরের মধ্যে খোদার ভয় জাগ্রত করবার চেষ্টা করা হয় ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ এই দুর্নীতি দশ ভাগের জায়গায় এক ভাগে নেমে আসবে যদি দুর্নীতির লাগাম টেনে ধরা যায় দুই হাজার চল্লিশ সালের প্রয়োজন হবে না দুই হাজার পঁচিশ সালে আমার সোনার বাংলাদেশ মধ্যমায় নয় উন্নত আয়ের দেশে রূপান্তর হবে মোহতারাম হাজরিন আর এই দুর্নীতি মুক্ত সোনার দেশ সোনার সমাজ গড়তে হলে যেই নৈতিকতার উন্নয়নের প্রয়োজন সেই নৈতিকতার উন্নয়নের খোদা ভীতি নামক সেই তাকওয়ার সাপ্লায়ার পাওয়ার হাউস হলে দেশের কওমি মাদ্রাসা আজ বড় দুঃখ এবং আফসোস লাগে এই কওমি মাদ্রাসাকে তার আপন জায়গা থেকে বিচ্যুত করবার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কওমি মাদ্রাসাগুলোকে তার শিক্ষা ব্যবস্থার স্বকীয় বৈশিষ্ট্য থেকে পথ হারা করবার বিপদগামী করবার ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদেরকে আতঙ্ক ছড়ানো হয় আমাদের মধ্যে যে খবরদার খবরদার তোমরা যেভাবে কোরআন সুন্নার ভিত্তিতে স্বকীয় স্বাধীনভাবে দেশে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতেছ এইভাবে তো একটা দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না খুব ভালো করে মনে রাখবেন কমই মাদ্রাসার সন্তানেরা আমাদের কথা পরিষ্কার মনে রাখবা আমাদের যে নারী আমাদের যে গোড়া শেখরের প্রতিষ্ঠান দারুলুম দেওবন সেই দেওবন ভারতের উত্তর প্রদেশে অবস্থিত আজও ভারতে মুসলমানরা সংখ্যালঘু হিন্দুরা হলো সংখ্যাগুরু সংখ্যালঘু এক মুসলিম এক অমুসলিম দেশে বসবাস করে আমাদের শেখরের প্রতিষ্ঠান দারুলুম দেওবংকে নিয়ন্ত্রণের শৃঙ্খলে আবদ্ধ করবার জন্য সাম্রাজ্যবাদী ভারত সরকার নীল নকশা করেছিল আমাদের দারুলুম দেওবন্দের সিংহ সন্তান হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহের উত্তর শরীফ শেখ আরশাদ মাদানী দামদ বারাকাত আলিয়া এক হুঙ্কার ছেড়েছিলেন ভারত সরকার তিনি হুমকি দিয়ে ভারত সরকারকে বলেছিলেন ক্ষমতায় তখন মনমোহন সিং ছিল মনমোহন সিংকে খোলা চিঠি লিখেছিলেন যদি ভারতের এদেশের মাদারেসে কৌমিয়া গুলোকে নিয়ন্ত্রণ করে তার সঠিক স্বকীয়তাকে ভুলুণ্ঠিত করবার কোন ষড়যন্ত্র করা হয় মনমোহন সিং তোমার ভারতের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আরশাদ মাদানি দামাত বারাকাত আলিয়ার এক হুঙ্কারে ভারত সরকার ঠান্ডা হয়ে গেছে দারুলুম দেওবন্দের দিকে চোখ তুলে তাকাবার হিম্মত আর করে নাই মোদি সরকার এসেছে অনেক তালবাহানা করে কিন্তু দারুলুম দেওবন্দের ভয় তার বুকের মধ্যে এমনভাবে জাগা বসেছে দেওবন্দ মাদ্রাসার দিকে চোখ তুলে তাকিয়ে দেখবার মতো আর হিম্মত তাদের হয় নাই মোহতারাম হাজরিন মনে রাখবেন এদেশের কওমি মাদ্রাসাগুলো সেই দারুলুম দেওবন্দেরই সূর্য সন্তান আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি আমরা দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল আমরা দেশের প্রচলিত আইন শাসন কানুনকে আমরা কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করে এখানে আমরা কোনো ধরনের অরাজকতা তৈরি করতে চাই না আমরা দেশের প্রতি দেশের সরকারের প্রতি দেশের শাসন ব্যবস্থার প্রতি আমরা নিয়ম শৃঙ্খলা আনুগত্য এবং জবাবদিহিতা রক্ষা করেই চলতে চাই কথা ঠিক না ঠিক আমাদের মাদ্রাসাগুলোকে দীর্ঘদিন পর্যন্ত জঙ্গিবাদের আস্তানা বলা হয়েছে আমাদের মাদ্রাসাগুলোকে দীর্ঘদিন পর্যন্ত জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলে সাব্যস্ত করেছ আমরা দীর্ঘদিন পর্যন্ত শান্ত শিষ্টভাবে প্রতিবাদ করেছি আমরা সভ্য ভদ্র ভাষায় তোমাদের এ সকল গাঁজাখুরি বক্তব্যের প্রতিবাদ করেছি আর আজ তোমাদের থরের বিড়াল বের হয়ে গেছে তোমাদের আমাদের থলের বিড়ালগুলো বের হয়ে গেছে এদেশের উন্নত ইংলিশ মিডিয়াম স্কুল এবং উন্নত মানের বিশ্ববিদ্যালয়গুলো এদেশের জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র সাব্যস্ত হয়েছে এদেশের সত্যিকার ইসলামী শিক্ষা লালন কেন্দ্র মাদ্রাসাগুলো জঙ্গিবাদ জন্ম দেয় না বরং মরহুম খতিব ওবায়দুল হকের নেতৃত্বে সাড়ে তিন লক্ষ মসজিদের মেম্বার এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐতিহাসিক ভূমিকা পালনকারী মোহতারাম হাজরিন অনেকে আমাদেরকে ভয় দেখায় যে তোমাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা হবে তার আগেই তোমরা নিয়ন্ত্রিত হয়ে যাও যে দেশে একটা মোবাইলের সিম কার্ড মোবাইলের সিম কার্ড সরকারের নিবন্ধন ছাড়া চলে না যেই দেশে বাংলা লিঙ্কের সিম কার্ড সরকারের নিবন্ধন ছাড়া চলে না সেই দেশে এত বড় একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকারি নিবন্ধন ছাড়া চলবে কেমনে কিভাবে চলতে পারে মোহতারাম হাজির আমি আবার বলতেছি দেড় শত বছর পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার একটা অবদান রয়েছে আমাদের ঐতিহ্য রয়েছে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে আমরা আশঙ্কা প্রকাশ করি যদি সরকারি মাদ্রাসায় রূপান্তর হয় আমাদের মাদ্রাসাগুলো তাহলে এই মাদ্রাসাগুলোর ইসলামী বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকতে পারবে না যদি বলেন যে হুজুর কি প্রমাণ যে সরকারের নিয়ন্ত্রণে গেলে এই মাদ্রাসাগুলোর ইসলামী বৈশিষ্ট্য স্বকীয়তা রক্ষা পাবে না তার কি প্রমাণ আমরা বলবো এটা আজকে শুধু আমাদের অমূলক কোনো আশঙ্কার ভয় নয় বরং এটা হলো আজকের জ্বলন্ত বাস্তবতা কি বাস্তবতা আমি বলবো তাকায় দেখেন আমাদের ভাই আলিয়া মাদ্রাসাগুলোর দিকে তাকিয়ে দেখেন আমাদের ভাই আলিয়া মাদ্রাসাগুলোর দিকে এই আলিয়া মাদ্রাসা এক সময় আমাদের শরীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে প্রতিষ্ঠা করেছিল এই আলিয়া মাদ্রাসাগুলো এদেশে এক সময় অনেক সোনার সন্তান জন্ম দিয়েছিল এই আলিয়া মাদ্রাসাগুলো থেকে এক সময় এক সময় আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ জন্ম নিয়েছিলেন এই আলিয়া মাদ্রাসাগুলো থেকে মরহম মৌলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহের মতো সন্তান জন্ম নিয়েছিল এই আলিয়া মাদ্রাসাগুলো থেকেই মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাই জন্ম নিয়েছিলেন সেই আলিয়া মাদ্রাসা ছিল এক সময় কোরআন সুন্নার লালন কেন্দ্র কিন্তু আমাদের সরকারগুলো আস্তে আস্তে সেই মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলোর ইসলামী বৈশিষ্ট্য ধ্বংস করতে করতে করতে করতে আজকে এমন একটা পর্যায়ে এনে দাঁড় করিয়েছে রাষ্ট্রীয়ভাবে আইন জারি করা হয়েছে প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় ছেলেদের মাদ্রাসা হোক মেয়েদের মাদ্রাসা হোক এমনকি ছেলেদের মাদ্রাসায় পর্যন্ত দাখিল আলিম ফাজিল কামিল সব স্তরের আলিয়া মাদ্রাসায় বাধ্যতামূলক ত্রিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট মহিলা শিক্ষিকা নিয়োগ দিতে হবে বলবেন হুজুর তাতে সমস্যা কি এটাতে ভালো কাজ করছে সরকার কি কি ভালো কাজ করেছে সরকার এই সরকারের কথা বলতেছি না আমি আগের সরকার পরের সরকার সব একই একই কথা সবাই এই আইন করেছে সবাই এই আইন প্রতিষ্ঠিত করেছে কেউ বলে যে এটা তো নারীদের জন্য কর্মসংস্থান তৈরি করেছে ভালোই করেছে আমি বলবো বাঙালিরে হাইকোর্ট দেখানোর দিন শেষ কতদিন হাইকোর্ট দেখাবেন আপনারা মা বোনদের মহিলাদের জন্য কর্মসংস্থান তৈরি করেছেন কত পার্সেন্ট করেছেন কয় থার্টি পার্সেন্ট করেছি আমি বলবো আয় আমার কাছে থার্টি পার্সেন্ট না আমি তোকে থিওরি দিব মহিলাদের জন্য ফিফটি পার্সেন্ট কর্মসংস্থানের বলবেন কি ফিফটি পার্সেন্ট আমি বলবো ঠিক আছে তোমার সারা বাংলাদেশে কি পরিমাণ আলিয়া মাদ্রাসা আছে এটার হিসাব লাগাও প্রত্যেকটা জেলায় উপজেলায় থানায় ইউনিয়নে কি পরিমাণ আলিয়া মাদ্রাসা আছে হিসাব লাগাও একটা থানায় যদি দুইটা আলিয়া মাদ্রাসা থাকে একটা আলিয়া মাদ্রাসা বানাও ছেলেদের আরেকটা আলিয়া মাদ্রাসা বানাও মেয়েদের একটা হবে উইমেন আলিয়া মাদ্রাসা মহিলা আলিয়া মাদ্রাসা আরেকটা হবে বালক আলিয়া মাদ্রাসা পুরুষ আলিয়া মাদ্রাসা এভাবে সারা দেশের মাদ্রাসাগুলোকে দুই ভাগে ভাগ করো ছেলেদের জন্য আলাদা সেক্টর মেয়েদের জন্য আলাদা আলিয়া মাদ্রাসা পুরুষদের মাদ্রাসায় যেভাবে সর্বোচ্চ পদ প্রিন্সিপাল থেকে শুরু করে সুপার থেকে নিয়ে শুরু করে দপ্তরি দারোয়ান পর্যন্ত সব থাকবে পুরুষ এমপ্লয়ি পুরুষ কর্মকর্তা পুরুষ কর্মচারী ঠিক তেমনি ভাবে মেয়েদের জন্য আলাদা সমান সংখ্যক আলিয়া মাদ্রাসা তৈরি করো মহিলা আলিয়া মাদ্রাসা বানাও সেই মাদ্রাসাগুলো পরিচালনা করবার মতো মহিলা প্রিন্সিপাল আমাদের দেশে আছে না নাই আমাদের দেশের মহিলারা মাদ্রাসা চালাইতে পারবে কি পারবে না আমাদের দেশের মহিলারা স্পিকার হয়ে সংসদ চালাইতে পারে আমাদের দেশের মহিলারা বিরোধী দলীয় নেত্রী হয়ে সংসদে বিরোধী দলের নেতৃত্ব দিতে পারে আমাদের দেশের মহিলারা মাননীয় প্রধানমন্ত্রী হয়ে দেশের নেতৃত্ব বছরের পর বছর যুগের পর যুগ ধরে চালাইতে পারে আমাদের দেশের মহিলারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে র্যাব পুলিশ আর্মি বিডিআর সবাই রে ঠ্যাঙ্গাইতে পারে আমাদের দেশের মহিলারা পররাষ্ট্রমন্ত্রী হয়ে সারা পৃথিবী দাপায় বেড়াইতে পারে তাহলে সব পারবেন মহিলারা আপনারা মহিলারা কেন পারবেন না অবশ্যই পারবেন মহিলাদের উপরে আমাদের সে আস্থার বিশ্বাস আছে কাজেই ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন সেই মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রিন্সিপাল থেকে নিয়ে শুরু করে দপ্তরি এবং দারোয়ান পর্যন্ত এভরি অল সব থাকবে মহিলা এমপ্লয়ি মহিলা কর্মকর্তা কর্মচারী সম্ভব কি সম্ভব না আপনারা করলেন মহিলাদের জন্য থার্টি পার্সেন্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা আমরা থিওরি দিলাম মহিলাদের জন্য ফিফটি পার্সেন্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা এটা গ্রহণ করেন এটা গ্রহণ করবে না কারণ আসলে মহিলাদের জন্য নারীদের জন্য কর্মক্ষেত্র তৈরি করা এদের উদ্দেশ্য নয় বরং দুঃখজনকভাবে কথা বলতে হয় কারা এ সমস্ত আইন রচনা করে কাদের ফাঁদে পড়ে এ সমস্ত আইন রচনা করা হয় তাদের আমাদের জানা নাই তবে আমরা বলতে বাধ্য এ সমস্ত কথাগুলো যে এই সমস্ত আইনগুলো রচনা করা হয়েছে ইহুদিবাদের ষড়যন্ত্র এজেন্সির মাধ্যমে এই আইনগুলো তৈরি করা হয়েছে কেন যেন আলিয়া মাদ্রাসার মধ্যে কোরআন সুন্না ভিত্তিক ইসলামী শিক্ষার পরিবেশ না থাকে কারণ এই আলিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারাও তো কামিল পাশ করবার পর মৌলানা হয় কথা ঠিক তারাও তো আলিম পাশ করবে মাওলা তারাও তো কামিল বা ফাজিল পাশ করবার পর আলেমের ডিগ্রি নিয়ে সমাজে কাজ করবে কথা ঠিক তো যেই মানুষটা যেই সন্তানগুলো আলেম হয়ে পরের দিন সমাজে জাতির রাহবার হিসেবে শরীয়তের আমির হিসেবে কাজ করবে ইমাম হিসেবে ভূমিকা পালন করবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেই শিক্ষিকা নিয়োগ হবে সেই শিক্ষিকাও একজন মহিলা সেই মহিলার সঙ্গে পুরুষদের পর্দার মাস আলা রয়েছে বিনা প্রয়োজনে তাদের সামনাসামনি যাওয়া শরীয়ত মতে নিষিদ্ধ তাহলে তাদেরকে কেন জোরপূর্বক বাধ্যতামূলকভাবে তিরিশ পার্সেন্ট মহিলা এমপ্লয়মেন্টের শর্ত আরোপ করে পর্দার বাধ্যতামূলক এই বিধানকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে ভঙ্গ করার বাধ্যকতা আরোপ করা এটা আল্লাহর কোরআন এবং সুন্নার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত মোহতারাম হাজরিন তাদের উদ্দেশ্য হলো একটাই শিক্ষক শিক্ষিকা যদি একসাথে না জমে শিক্ষক শিক্ষিকা যদি একসাথে না হয় কমন রুমে যদি আড্ডাটা ভালো না জমে সাতজন পুরুষের সঙ্গে যদি তিনজন মহিলা না থাকে আড্ডা ভালো করে জমবে না শয়তানের আকড়া ভালো করে হতে পারবে না শয়তান এসে তাদের মধ্যে কুমন্ত্রণা তৈরি করতে পারবে না এই জন্য সমাজের প্রত্যেকটা সেক্টরে নারী আর পুরুষের ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং এর যেই এজেন্ডা ইহুদিবাদের সেই এজেন্ডা মুসলমানদের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে মোহতারাম হাজরিন মহিলা মহিলাদের জন্য সেপারেট উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এই পৃথিবীতে অনেক কান্ট্রিতে আছে সোনার মদিনার সনদেনা দেশ চালাবেন জান্না মদিনাতে গিয়ে দেখে আসেন মক্কা নগরীতে গিয়ে দেখে আসেন সোনার মক্কায় জামিয়া উম্মুল কোরা প্রতিষ্ঠিত হয়েছে উম্মুল কোরার ছেলেদের ক্যাম্পাস সম্পূর্ণ ভিন্ন মেয়েদের ক্যাম্পাস সম্পূর্ণ ভিন্ন পাহাড়ের ওই পারে ছেলেদের ক্যাম্পাস পাহাড়ের আরেক পারে মেয়েদের ক্যাম্পাস মেয়েদের সম্পূর্ণ ক্যাম্পাস বিশাল ইমারত বিশাল বিল্ডিং দিয়ে এবং বিশাল প্রাচীর দিয়ে ঘেরা এবং সেই মহিলা ক্যাম্পাসের এ টু জে বলছেন একজন দফতরি থেকে নিয়ে তার সর্বোচ্চ স্তর পর্যন্ত সমস্ত মহিলা শিক্ষিকা মহিলা কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সেই সোনার মক্কার মধ্যে উম্মুল করার মহিলা ডিপার্টমেন্ট পরিচালিত হচ্ছে কেন সম্ভব হবে না সবই সম্ভব কিন্তু আসলে উদ্দেশ্য তো সেটা নয় নারী আর পুরুষ সকলকে শুধু শিক্ষা দেওয়াই উদ্দেশ্য নয় বরং শিক্ষার মাধ্যমে নারী আর পুরুষের ফ্রি মিক্সিং এর মাধ্যমে আমাদের জাতীয় আগামী দিনের যুব চরিত্র রাষ্ট্রকে ধ্বংস করাই ওদের উদ্দেশ্য মোহতারাম হাজরিন আমি এত কিছু বলতে চাই না এক মঞ্চে বসে গোটা দেশ নিয়ে এত আমার কথা বলার দরকার নাই শুধু আমি এতটুকু বললাম মাদ্রাসার কথাই যেহেতু বলতে হয় আমি বলবো আমাদের কওমি মাদ্রাসাগুলোকে সেদিনই সরকারের হাতে তুলে দেওয়ার প্রশ্ন আসবে যেই দিন আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে আবার সেই আগের দিনের ইসলামী পরিবেশ ফিরিয়ে আনতে পারবেন কথা ঠিক আলিয়া মাদ্রাসাগুলো থেকে ত্রিশ পার্সেন্ট মহিলা শিক্ষিকা নিয়োগ দেওয়ার বাধ্যতামূলক এই আইনকে বাতিল করে দিয়ে কমপক্ষে ফিফটি পার্সেন্ট না হোক অন্তত ত্রিশ পার্সেন্ট মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা কায়েম করেন মেয়েদের জন্য আলাদা হাই স্কুল প্রতিষ্ঠা করেন মেয়েদের জন্য উইমেন কলেজ প্রতিষ্ঠা করেন মেয়েদের জন্য আজ পর্যন্ত আমার বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত নাই আমরা দাবি উত্থাপন করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য সেপারেট বিশ্ববিদ্যালয় কায়েম করা হোক পুরুষদের জন্য সেপারেট বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্য আলাদা সেপারেট বিশ্ববিদ্যালয় পুরুষদের জন্য আলাদা কামিল ফাজিল মাদ্রাসা মেয়েদের জন্য আলাদা ফাজিল কামিল মাদ্রাসা ছেলেদের জন্য আলাদা আলিম দাখিলের মাদ্রাসা মেয়েদের জন্য আলাদা আলিম দাখিলের মাদ্রাসা যেদিন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম ইসলামী পরিবেশ কোরআন সুন্নার শতভাগ পরিবেশ নিশ্চিত করতে পারবা সেদিন তোমাদেরকে চাইতে হবে না আমরা সেদিন তোমাদেরকে লাল কালিচার সংবর্ধনা দিয়ে আমাদের মাদ্রাসায় নিয়ে আসব আর যদি আর যদি ওই মাদ্রাসাগুলোর ইসলামী পরিবেশ ফিরিয়ে দেওয়ার পরিবর্তে একই পথে আমাদের কমি মাদ্রাসাগুলোর পায়ে নিয়ন্ত্রণের শৃঙ্খল পরানোর কোন কৌশলী চেষ্টা করা হয় কোন অপকৌশল করা হয় হোদার কসম খেয়ে বলি জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের নাই আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করবার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধের ময়দানে নামবো আমি আমার কথা আবার পরিষ্কার করতেছি শুনে রাখেন রাষ্ট্রের কাছে জবাবদিহিতা আমরা করব এদেশের প্রত্যেকটা মসজিদ রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করেই চলে কথা ঠিক না বেঠিক আমাদের মসজিদগুলোতে আসেন মসজিদগুলোতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয় না মসজিদগুলোতে রাষ্ট্রবিরোধী কোনো আইন কার্য বেআইনি কার্যকলাপ পরিচালিত হয় না মসজিদগুলো যেমন কোনো নিবন্ধনের আওতায় নাই ঠিক তেমনি ভাবে কমি মাদ্রাসা কেয়ামত পর্যন্ত মসজিদগুলোর মতো নিবন্ধন মুক্ত থেকেই কোরআন সন্ন্যার জ্ঞান বিকিরণ করে যাবে মোহতারাম হাজরিন কাজে ওই যে ভয় দেখান জুজুর ভয় দেখায় কওমি মাদ্রাসার সন্তানদেরকে কাবু করতে পারবেন না আমার আব্বাজান মরহুম হজর শাইকুল আদিস রহমতুল্লাহ আলের একটা কথা আজও পর্যন্ত আমার কানে ভাসে উনিশশো এর দশকে যখন বাংলাদেশে এনজিওদের উৎপাত একেবারে সীমা ছাড়ায় গেছিল মনে আছে এনজিও বিরোধী বাংলাদেশে একটা ব্যাপক আন্দোলন হয়েছিল তখন সারা দেশব্যাপী ওই সময়ে এনজিওদের বিরুদ্ধে ওলামা রাজপথে নেমে এসেছিল এনজিওদের ইসলাম বিদ্বেষী স্বাধীনতা বিরোধী বিভিন্ন অপতৎপরতা রোধ করবার জন্য ঝাঁকে ঝাঁকে বিদেশি সাংবাদিকরা বাংলাদেশে আসলো বড় বড় ওলামায়করামের কাছ থেকে তারা ইন্টারভিউ নিত আমার আব্বাজান শাইকুল হাদিস রহমতুল্লাহ আলহের কাছে ইন্টারভিউ নিতে বিদেশি সাংবাদিকরা এসেছে এদেশি দোভাষী সহ এসে যখন জিজ্ঞাসা করছে আপনারা যে এনজিওদের বিরুদ্ধে আন্দোলন করতেছেন কারণ কি পরিষ্কার কথা তারা সেবা করবে করুক কিন্তু তারা আবার সেবার নামে মুসলমানদের ইমান হরণ করে কেন ওরা সাহায্য দিবে দিক কিন্তু ওরা মুসলমানদের পুরুষদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে মেয়েদের প্রতি টার্গেট করে কেন কাজেই ওরা ভালোভাবে সাহায্য দিক আমরা ভালোভাবে ওদের সঙ্গে আচরণ করব। ইসলামকে যদি ওরা ধ্বংস করতে আসে তাহলে ওদেরকে আমরা ঝাঁটাপেটা করে বিদায় করব। পরিষ্কার কথা জিজ্ঞাসা করে যে আপনি যে বলতেছেন ওদেরকে পেটা করে বিদায় করবেন আপনাদের কি শক্তি আছে এনজিওরা যে দেশে আসে এনজিওদের পিছনে কারা আছে জানেন হা জানি কারা আছে এনজিওদেরকে পাঠায় যারা এনজিওদেরকে পাঠায় বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংকের পিছনে আছে জাতিসংঘ জাতিসংঘের পিছনে আছে আমেরিকা জাতিসংঘের পিছনে আছে ব্রিটেন জাতিসংঘের পিছনে আছে ফ্রান্স জাতিসংঘের পিছনে আছে ইউরোপ এরাই এদের সকলের ব্যাকআপ দেয় কয়ে সব জানেন কহা হ্যাঁ, জানি আপনাদের সরকার কাদের পক্ষে কয়ে আমাদের সরকার যারা থাকে তারাও তো ওই বিদেশিদেরকে নমনম করেই চলে যখনই যেই সরকার থাকে তখনই সেই সরকার ওই বিশ্বব্যাংক আর জাতিসংঘ আমেরিকারে সালাম দেওয়া ছাড়া চলতে পারে না কাজেই তারাও তাদের পক্ষে সরকারও আপনাদের বিপক্ষে গুলো আপনাদের বিপক্ষে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো এনজিওদের পক্ষে তাহলে আপনারা এদের বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবেন শাইকুল হাদিস রহমতুল্লাহ আলী প্রশ্ন শুনবার সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে এক ধরনের দৃঢ়তার ছাপ ফুটে উঠত শরীরের সমস্ত পেশিগুলো টান টান হয়ে যেত তিনি বলতেন যে আমাদের মাদ্রাসাগুলোর ইতিহাস পড়ে তারপরে আমাদেরকে প্রশ্ন করতে আসেন মনে রাখবেন আমরা জন্ম নিয়েছি আমরা জন্ম নিয়েছি কোনো স্বাধীন দেশে নয় আমরা জন্ম নিয়েছি নিজেদের স্বজাতির স্বাধীন স্বজাতির শাসনের অধীনে নয় আমরা জন্ম নিয়েছি আঠারোশো সালে আমরা যখন জন্ম নিয়েছি তখন এদেশে ইংরেজদের শাসন ছিল গ্রেট গ্রেট এম্পায়ার ব্রিটিশের শাসন ছিল সেই ব্রিটিশের শাসনের অধীনে থেকে তাদের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ অবস্থায় কওমি মাদ্রাসা জন্ম নিয়েছে তারাই ছিল তখন শাসক তারাই আমাদেরকে শাসন করত সেই শাসকদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি আঠারোশো ছেষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আশি বছর সংগ্রাম করে যাদের অধীনস্থ থেকে যাদের শাসনের অধীনে থেকে আমরা মাদ্রাসা চালিয়েছি তাদের বিরুদ্ধে সংগ্রাম করে ওদেরকে ঝাঁটা পেটাই করে সাত সমুদ্র তেরো নদীর অপর প্রান্তে লন্ডনে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি কাজেই মনে রাখবেন এখন আমরা যাদের অধীনে আছি এরা যদিও সরকার বিদেশিদের প্রতি নমনীয় করে নমনম করে কিন্তু এরা বিদেশি না এরা আমাদের স্বজাতি কাজী এখন যারা বিদেশ থেকে আমাদের এনজিও গুলোকে প্ররোচনা দেয় ওরা বিদেশে আছে স্বদেশে নাই স্বদেশে থাকা অবস্থায় ওদেরকে ঝাঁটাপেটাই করে বিদায় করেছি আমরা আমরা সে জাতির সন্তান যারা ব্রিটিশ এম্পায়ারকে ভেঙ্গে খান খান করে দিয়েছে সুতরাং সে জাতির সন্তানদেরকে রক্ত চক্ষু উপেক্ষা করবার ভয় কেউ দেখাবে না মোহতারাম হাজরিন কাজেই আজকের কওমি মাদ্রাসা সন্তানদেরকেও আমি বলতে চাই কওমি মাদ্রাসা গ্রামীণ ফোনের সিম কার্ড নয় কওমি মাদ্রাসা ঘুষখোর ডক্টর ইউনুসের পকেটের মোবাইল কার্ড নয় কওমি মাদ্রাসা বহুজাতিক কোম্পানি বাংলা লিঙ্ক নয় কওমি মাদ্রাসা ইন্ডিয়ান রবির সিম কার্ড নয় কওমি মাদ্রাসা এদেশে কোন বন্যার পানিতে ভেসে আসা কচুরি পানা নয় কমি মাদ্রাসার শেকড় এদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইল জুড়ে ছড়িয়ে আছে কাজেই কৌমি মাদ্রাসা যেভাবে ভারতে চলছে কৌমি মাদ্রাসা সেভাবেই বাংলাদেশে চলবে কৌমি মাদ্রাসা তার স্বাধীনতার সত্তা নিয়ে তার স্বকীয়তা এবং আপন বৈশিষ্ট্য নিয়ে কামত পর্যন্ত কোরআন সুন্নার শিক্ষার পাহারাদারি করতেই থাকবে ইনশা কাজেই ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ কোরআন সুন্নার শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রতি অটল এবং অবিচল থাকবো তো আমরা ইনশাল্লাহ শুধু ওলামা একরামের ঐক্যের প্রয়োজন ওলামা একরাম যদি ঐক্যবদ্ধ থাকে এদেশের মাদারেসে কৌমিয়া যদি ঐক্যবদ্ধ থাকে খোদার কসম খেয়ে বলি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ কোনো অপশক্তি দেশ এবং মিল্লাতের ক্ষতি করতে পারবে না কোনো অপশক্তি আমাদের প্রকৃত স্বকীয়তা এবং স্বাধীনতাকে কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এদেশের মাদারেসে গুলোকে হেফাজত করেন দেড়শত বছরের নয় শুধু দেড় হাজার বছরের ঐতিহ্যকে রক্ষা করে কোরআন সুন্নার সত্যিকার শিক্ষাকে এ মাটিতে কায়েম এবং বাস্তবায়ন রাখবার পর্যন্ত আল্লাহ পাক তৌফিক দান করেন